বিসমিল্লাহ রহমান রাহিম মুতা ইসলামিক রেকর্ডিং প্রোডাক্টস বুরায়দা কর্তৃক ইসলামী উম্মার নিকমার ধারাবাহিক ইসলামের সঠিক জ্ঞান তুলে ধরার অংশ হিসাবে আপনাদের সম্মুখে পরিবেশিত হল ইয়া আখাল ইসলাম বা হে মুসলিম ভাই الرحيم الحمد لله رب العالمين الحمد لله الذي خلق السماوات والارض وجعل الظلمات والنور ثم الذين كفروا بربهم يعدلون الحمد لله فاطر السماوات والارض الحمد لله في الاولى والاخره وله الحكم واليه ترجعون الحمد لله الذي هدانا لهذا وما كنا لنهدتي لولا ان هدانا الله الصلاة والسلام على نبينا محمد وعلى آله وصحبه وسلم أما بعد হে মুসলিম ভাইগণ সকল প্রশংসা বিশ্ব জগতের প্রভু আল্লাহর জন্য যিনি আসমান জমিন অন্ধকার এবং আলো সৃষ্টি করেছেন তারপরও কাফেরগণ তাদের প্রভু হতে মুখ ফিরিয়ে থাকে সকল প্রশংসা আল্লাহর জন্য যিনি আকাশ ও জমিন সৃষ্টি করেছেন শুরু এবং শেষ সকল সময় সমস্ত প্রশংসা শুধু আল্লাহর জন্য হুকুম ও শাসন করার ক্ষমতা কেবলমাত্র তারই তার দিকেই সকলকে প্রত্যাবর্তন করতে হবে সকল প্রশংসা আল্লাহর জন্য যিনি আমাদেরকে এই পথের দিকে হেদায়ত দান করেছেন আল্লাহ যদি আমাদেরকে সঠিক পথ না দেখাতেন তাহলে আমরা সঠিক পথের সন্ধান পেতাম না হে মুসলিম ভাই আপনি যেখানেই যান আর যেখানেই থাকেন আপনাকে স্বাগতম আপনাকে স্বাগতম জাত বংশ বর্ণ এবং ভাষার কারণে নয় বরং আপনি ইসলামের ভাই শেষ নবী মোহাম্মদ সাল্লাহ আলাইসাল্লামের আনিত দিনের সূত্রে আপনি ভাই হে ভাই আপনাকে স্বাগত আপনি আল্লাহর কিতাব সমূহে বর্ণিত দিনের সূত্রে ভাই আল্লাহর এ দিনের বিজয় ও প্রাধান্য হবে এ অবস্থার মধ্য দিয়ে আল্লাহর ওয়াদা সম্পূর্ণ হবে আর আল্লাহ তালা কখনো ওয়াদা খেলাফ করেন না হে মুসলিম ভাইগণ আসুন আমরা কিছুক্ষণ ইতিহাসের সুন্দর পৃষ্ঠাগুলো থেকে একটি পৃষ্ঠা উল্টিয়ে দেখি সেখান থেকে কিছু লাইন পাঠ করি যেখান থেকে ইসলাম ও নিষ্ঠার সুঘ্রাণ বিকশিত হচ্ছে যার ভিতর হতে তৌহিদ সুদৃঢ়তার আলোকচ্ছটা বিচ্ছুরিত হচ্ছে দৃঢ় সংকল্প এবং দীপ্ত শপথ পাহাড় সম কঠিন প্রতিপুতলা কে পরাভূত করেছে ইতিহাসের এ পাতাগুলো শহীদদের রক্ত দিয়ে লেখা যে রক্ত থেকে কিয়ামত দিবসে মিসকির সুঘ্রাণ বিচ্ছুরিত হবে আর এ পাতাগুলো সুস্থ মন উজ্জ্বল হাতের লেখা কিন্তু বিস্ময়ের বিষয় হচ্ছে এ দিন বা জীবন ব্যবস্থার পিছনে কার অবদান রয়েছে কে এই দিনের ইমাম বা নেতা কে সেই ব্যক্তি যে ইতিহাসের গতিকে পরিবর্তন করে দিয়েছে এটা এমনি ঘটনা যার বর্ণনায় স্থান ধন্য হয় হৃদয় মন আন্দোলিত হয় মনোযোগ আকর্ষিত হয় তাই আসুন আমরা উক্ত ঘটনার শুরু থেকে কিছু আলোচনা করি যাতে করে এ ঘটনার কিছু অধ্যায় ও পরিচ্ছেদ সম্পর্কে ওয়াকিফাল হতে পারি রাসুল সাল্লাহ আলাইসাল্লামের নবুয়াত লাভের পূর্বে পবিত্র কাবা ঘরের অভ্যন্তরে তিনশো ষাটটি মূর্তি ছিল যেগুলোর কারণে মসজিদের পবিত্রতা নষ্ট হয়েছে এবং এক অদ্বিতীয় আল্লাহর ইবাদতের পথে কঠিন প্রতিবন্ধকতা সৃষ্টি হয়েছে মানুষেরা এই প্রতিমাগুলির প্রতিমাগুলোকে নিকট ফায়সলার জন্য যেত এবং আল্লাহকে বাদ দিয়ে এগুলোর নিকট যাবতীয় প্রয়োজন পূরণের জন্য প্রার্থনা করত এগুলোর উদ্দেশ্যে পশু জবাই করত নজর ও মান্য পূর্ণ করত মানুষেরা এগুলোর প্রতি পরিপূর্ণ আনুগত্য এবং বন্ধুত্ব প্রদর্শন করত এই ঘোর অমানিসার অন্ধকারের অনিষ্টতা যাকে স্পর্শ করেছে সে সম্পূর্ণ ধ্বংস হয়েছে মহান আল্লাহর ইচ্ছা হয়েছে যে আবদুল্লাহ বিন আব্দুল মোত্তালেব কোরেশি হাসিমি আমেনা বিনতে ওয়াহাবকে বিয়ে করবে আর তাদের দুজনার মাধ্যমে মহান আল্লাহ বিশ্ব মানবতার শ্রেষ্ঠ ব্যক্তির আবির্ভাব হওয়ার বিষয়টি লিপিবদ্ধ করে রেখেছেন মা আমেনা গর্ভধারণকালে দেখেছেন যে একটি নূর বা আলোকপিণ্ড যেন তার ভিতর হতে বের হয়ে গেল ফলে সিরিয়া অবস্থিত অট্টালিকাগুলো আলোকিত হয়ে আলোকিত হয়ে ছেলে মাতৃগর্ভে থাকাকালীন সময়ে পিতার মৃত্যু হল তার কয়েক মাস পরেই আব্দুল মোত্তালে তার পুত্রের নবজাতকের সুসংবাদ দিলেন এবং নাম রাখলেন মোহাম্মদ হেদায়তের জন্ম হলে বিশ্বজগৎ আলোকিত হল আর সময় যেন প্রশংসা আর হাসি আনন্দে ভরে উঠল তিনি বনু সাদ গোত্রে দুগ্ধ পান করেছেন তারপর মায়ের কোলে এবং দাদা আব্দুল মুতালেবের তত্ত্বাবধানে বেড়ে ওঠার জন্য ফিরে আসেন ছয় বছর বয়সে পদার্পণ করলে আল্লাহর ইচ্ছায় তিনি দুজনকে হারিয়ে এতিম হলেন তার মা মদিনার আবহাওয়া নামক স্থানে পরলোক গমন করেন মায়ের মৃত্যুর পর দাদা দুবছর সময়কাল তাকে প্রতিপালন করেন শিশু মোহাম্মদ যখন আট বছরের বালক তখন তার দাদারও মৃত্যু ঘটে দাদা আব্দুল মোত্তালেব ইতিপূর্বেই তাকে চাচা আবু তালেবের হাওলায় ফিরিয়ে দিলেন তিনি তাকে প্রতিপালন করেন এবং আপন সন্তানদের মধ্যে তাকে বেশি ভালোবাসেন ফলে চাচার সঙ্গেই ঘুমান তার সঙ্গে বেড়াতে বের হতেন এভাবে তিনি স্বীয় চাচার তত্ত্বাবধানে বর হতে থাকেন আরবের কোরাইশরা যাকে আলামিন বলে জানত সকল গোত্রের নিকট কালো পাথর স্থাপনের বিষয়ে গ্রহণযোগ্যতা পেয়েছিল তাকে কখনো উলঙ্গ দেখা যায়নি এবং কখনো কোনো মূর্তির সামনে মাথা নত করেননি তার আমানতদারির কথা যখন খালিদা বিনতে খোয়াইলি জানতেন তখন নিজের সম্পদ দিয়ে ব্যবসার প্রস্তাব পেশ করলে তিনি সম্মতি দেন খাদিজা রাজিয়াল্লাহ তাল আনহা এই ব্যবসা দেখাশোনার জন্য তার মায়সারা নামক বৃত্তকে মোহাম্মদ সাল্লাহ ইসলামের সঙ্গে পাঠালেন এ সময় মায়েশারা লক্ষ্য করেন যে যখন প্রচন্ড গরম শুরু হয় তখন দুজন ফেরিস্তা মোহাম্মদ সাল্লাহ আলাইসাল্লামকে ছায়া প্রদান করত তিনি যখন খালিজার পুঁজি দিয়ে ব্যবসা শুরু করেন তখন অন্যদের তুলনায় তিনি দ্বিগুণ মুনাফা অর্জন করেন খালিজা রাজি আল্লাহ তালানহা দ্বিগুণ মুনাফা দিয়ে দেন এবং তাকে বিয়ে করার প্রস্তাব দিলে তিনি তা গ্রহণ করেন হজরত খালিদা রাজি আল্লাহ তালানহা তার প্রথম এবং তার সঙ্গে সবচেয়ে দীর্ঘস্থায়ী স্ত্রী ছিলেন এভাবে মোহাম্মদ সাল্লাহ আলহিহাসাল্লাম চল্লিশ বছর বয়সের কাছাকাছি পৌঁছে যান ইহুদি এবং আরব গণকরা আরব উপসাগরীয় অঞ্চলে উম্মতের উদ্দেশ্যে একজন নবীর আগমনের সংবাদ শুনছিল ইহুদিরা মনে করেছিল যে এই নবী তাদের মধ্য থেকে আবির্ভাব হবে আর এ সময় মোহাম্মদ সাল্লাহ আলহিহাসাল্লাম মক্কার সন্নিকটবর্তী হেরা পর্বতের গুহায় গিয়ে এবাদত করার অভ্যস্ত হন সেখানে তিনি প্রতি বছর এক মাস সময় কাল ধরে অবস্থান করে এবং তার প্রতিপালকের সান্নিধ্য লাভের লাভ করেন ধন্য হন তিনি সাল্লাহ আলাইহসাল্লাম চল্লিশ বছর বয়সের কাছাকাছি পৌঁছলে তিনি স্বপ্ন দেখতে থাকেন কখনো কখনো তা পরিপূর্ণ সকালের মতো ফর্সা মনে হতো এভাবে ধীরে ধীরে প্রতীক্ষিত সুপ্রভাতের আগমন ঘটে একদা তিনি যখন হেরা পর্বতের গুহায় রবের ইবাদতে মগ্ন তখন সম্মুখের হঠাৎ এক অপরিচিত সৃষ্টি জীবের আগমন ঘটে হ্যাঁ আর তিনি হজরত জিবরিল আলাইসালাম তিনি তার আসল প্রতিকৃতি নিয়েই হাজির হন যেভাবে আল্লাহ তাকে সৃষ্টি করেছেন বস্তুত অকস্মাত এ দৃশ্য দেখে রাসুল সাল্লাহ আলহ্লাম ঘাবড়ে যান হজরত জিবরিল তাকে সম্বোধন করে বলেন পড়ো তিনি সাল্লাহ আলাই প্রতি প্রতিত্তরে বলেন আমি তো পড়তে জানি না রাসুল সাল্লাহ সাল্লাম বলেন অতপর জিবরিল আমাকে শক্ত করে চেপে ধরেন ফলে আমি ভীষণভাবে ঘরমাক্ত হয়ে পড়ি তারপর আমাকে ছেড়ে দিয়ে আবারও পড়তে বলেন প্রতিত্তরে আমি বলি যে আমি তো পড়তে জানি না অতপর জিবরিল পুনরায় আমাকে চেপে ধরে আমি ঘরমাক্ত হয়ে উঠি তারপর আমাকে ছেড়ে পুনরায় পড়ার জন্য নির্দেশ দেয় আমি পড়তে জানি না বলে অপারগতা প্রকাশ করি ফলে দ্বিতীয়বারের মতো আমাকে জিবরিল চেপে ধরে আমি ঘেমে উঠি তারপর আমাকে ছেড়ে পুনরায় পড়তে বলেন অর্থাৎ তোমার প্রভুর নামে পড়ো যিনি তোমাকে সৃষ্টি করেছেন যিনি মানুষকে জমাট বাঁধা রক্ত হতে সৃষ্টি করেছেন তুমি পড়ো তোমার মহাসম্মানিত কঠোর নামে যিনি কলমের সাহায্যে শিক্ষা দিয়েছেন যিনি মানুষকে অজানা বিষয়ের জ্ঞান দান করেছেন এ ঘটনায় রাসুল সাল্লাহ আলাইহাসাল্লাম ভীত সন্ত্রস্ত হয়ে হজরত খাদিজার নিকটে গেলেন এবং বললেন আমাকে চাদর দিয়ে আচ্ছাদিত করে দাও আমাকে চাদর দিয়ে আচ্ছাদিত করে দাও তাকে চাদর দিয়ে ঢেকে দেওয়া হলে তার ভয় দূর হয় অতপর তিনি খাদিজার নিকট সমস্ত ঘটনার বিবরণ দিয়ে বললেন আমি নিজের ব্যাপারে আশঙ্কা বোধ করছি প্রত্যুত্তরে হজরত খাদিজা রাজি আল্লাহ আনহা বলেন কখনোই নয় আপনি সুসংবাদ গ্রহণ করুন আল্লাহর কসম তিনি আপনাকে কখনো অসম্মানই করবেন না আল্লাহর শপথ আপনি আত্মীয়তার বন্ধন সুদৃঢ় করেন সত্য কথা বলেন দুস্থ অসহায়দের দায়িত্বভার গ্রহণ করেন বঞ্চিতদের প্রতি সাহায্যের হাত বাড়িয়ে দেন অতিথিপরায়ণ এবং বিপদগ্রস্তদেরকে সাহায্য করেন অতপর হজরত খাদিজা রাজি আল্লাহ তালানহা রাসুল্লাহ সাল্লাহ আলাইসাল্লামকে নিয়ে তার চাচাতো ভাই ওরাকার নিকট গমন করেন ওরাকা জাহেলি যুগের একজন নাসারা খ্রিস্টান ছিলেন যিনি আরবি লিখতে জানতেন এবং আল্লাহর ইচ্ছায় ইঞ্জিলে আরবি ভাষায় অনুবাদ করে লিখতেন তিনি বয়সের ভারে অন্ধ হয়ে গিয়েছিলেন হজরত খাদিজা রাজি আল্লাহ তালানহা তাকে বলেন যে আপনি আপনার ভাতিজার কথা শুনুন ওরাকাবিন নওফেল বলেন হে ভাতিজা বলো তোমার কি হয়েছে জবাবে রাসুল সাল্লাহ আলিয়াল্লাম তাকে ঘটনার আদি অন্ত অবহিত করেন অতবার অরাকা রাসুল সাল্লাহামকে বলেন এই ব্যক্তি জিব্রিলে আমিন যিনি মুসা সাল্লাহ আলিয়াল্লামের নিকট আগমন করেন হে নবীন যুবক তোমার জন্য আফসোস হায় আফসোস আমি যদি সেদিন জীবিত থাকতাম যখন তোমার গোত্রের লোকেরা তোমাকে দেশ থেকে বের করে দিবে রাসুল সাল্লাহ আলাইসাল্লাম জবাব দিলেন যে তারা কি আমাকে বের করে দিবে পরাকা জবাব দেন হ্যাঁ কারণ তোমার মতো যে ব্যক্তি এ দায়িত্ব নিয়ে এসেছে তার সঙ্গে শত্রুতা করা হয়েছে আমি যদি সেদিন বেঁচে থাকি তাহলে তোমাকে সক্রিয় সহযোগিতা করব বুখারি ও মুসলিম সত্যি জিবডিল ফেরেস্তা তাকে তুমি পড়ো বলে সম্বোধন করেছিল বস্তুতে এটাই ছিল রেসালতের সূচনা এটাই ছিল মানবতাকে ভূত এবং প্রতিমার গোলামি থেকে মুক্ত করে মহান মালিকের গোলামে পরিণত করার শুরু যাত্রা শুরু হয় সেই দীর্ঘ বিপদসংকুল পথ পরিক্রমার যে পথে রাসুল সাল্লাহ আলিয়াল্লাম অনিবার্য দুঃখ কষ্ট মোকাবেলা করেছেন একজন সুদৃঢ় মমিনের মতো যেহেতু তিনি মহান প্রভুর চিরন্তন আহ্বানে সারা দিয়েছে তুমি পড়ো বলে আহ্বান করা হয়েছে আর এই কথার প্রবক্তা অতি মহান এ কথাটাই যাকে বলা হয়েছে তার মুখ পর্যন্ত পৌঁছেনি প্রায়শ লোকেদের কথা জিজ্ঞেস করার প্রয়োজন নেই যে তারা কিভাবে পরেশান হয়েছিল এবং মুখ ফিরে নিয়েছিল পথ প্রদর্শক এবং তার দাওয়াত সম্পর্কে যারা মূর্খ তাদেরকে জিজ্ঞাসা করি তোমরা ইসলামকে সত্যবাদীর স্থানে রাখতে চাও রেসালতের দায়িত্ব পাওয়ায় তিনি নিকট আত্মীয়দেরকে এই সত্যের পথে দাওয়াত দেন ফলে সর্বপ্রথম হজরত খাদিয়া রাজি আল্লাহ তালানহা ইমান আনেন তারপর হজরত আলী বিন আবু তালেব তারপর হজরত আবু বকর তাদের সঙ্গে আরো মিলিত হন হজরত বেলাল ও ওসমান আবু উবায়দা আব্দুর রহমান বিন আও এবং আল আরকান বিন আবুল আরকান আল্লাহ সকলের প্রতি সন্তুষ্ট হবেন এভাবে নবী সাল্লাহ আলাইসাল্লাম তিন বছর পর্যন্ত গোপনে গোপনে দাওয়াত দানের কাজ অব্যাহত রাখেন কিন্তু যখন আল্লাহর বাণী অর্থাৎ আপনার প্রতি অর্পিত দায়িত্ব লোকদের মধ্যে পৌঁছিয়ে দেন এবং মুশরিক বেদিনদের এড়িয়ে চলেন নাজিল হয় তখন তিনি সাফা পাহাড় আরোহণ করে কোরাইশদেরকে জমায়েত করেন এবং বলিষ্ঠ কণ্ঠে আহ্বান করেন যে আমি তোমাদেরকে এক সম্মুখ কঠিন আজাব হতে সতর্ক করছি একথা শোনার পর আবুল আহাব তিরস্কার করে নবী সাল্লাহ আলাইসাল্লামকে বলে তুমি ধ্বংস হও এজন্য কি আমাদেরকে এখানে একত্রিত করেছিলে আর এখান থেকেই ক্রমাগত যুদ্ধের সূচনা হয় মোহাম্মদ মোহাম্মদীয় দাওয়াতের মোকাবেলা করার জন্য কোরাইশগণ সক্রিয় দায়িত্ব পালন করে তাদের মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে আবু জাহেল আমর ইবনে হিসাম আবু আহাব ওতবা সাইবা রবিয়ার দুই পুত্র সহ অন্যান্য ক্রাইশ নেতৃবর্গ তারা দুর্বল মুসলমানদের প্রতি নির্যাতনের স্টিম রোলার চালায় তারে তাদের বর্বরচিত জুলুমের শিকার যারা হন তাদের মধ্যে বিশেষভাবে হজরত বেলাল হাব্বাব বিন আল আর্থ এবং ইয়াসির সম্প্রদায় এই মুমিন লোকগুলোকে শাস্তি দেওয়া অবস্থায় রাসুল সাল্লাহ আলিয়াল্লাম তাদের ধৈর্য সবরের শিক্ষা দিতেন তিনি বলেছেন হে ইয়াসির সম্প্রদায়ের লোকেরা তোমরা ধৈর্য ধারণ করো কেননা তোমাদের জন্য রয়েছে জান্নাতের প্রতিশ্রুতি হজরত খাব্বাব রাদি আল্লাহ তালা আনহু বলেন আমি রাসুল সাল্লাহ আলহ্লামের নিকট উপস্থিত হলাম তখন তিনি কাবা শরীফের ছায় সিও চাদর মাথার নিচে দিয়ে শুয়ে আছেন আমি আরজ করলাম হে আল্লাহর রসুল আপনি আল্লাহর নিকট আমাদের জন্য দোয়া করবেন না এই কথা শুনে উঠে বসলেন তার চেহারা ছিল রক্তিম আভায় পরিপূর্ণ অতপর তিনি বলেন শুনে রাখো তোমাদের পূর্ববর্তী লোকদেরকে লোহার চিরুনি দিয়ে তাদের হাড় গোস্ত ছিঁড়ে ফেলা হতো এই কঠিন শাস্তিও তাদেরকে আল্লাহর দিনের সত্য পথ থেকে বিচ্যুত করতে পারত না তাছাড়াও তাদের মাথার উপর করাত রেখে দ্বিখণ্ডিত করা হতো তারপরেও তার আল্লাহর দিন থেকে সরে যেত না নিশ্চয় আল্লাহ তালা এই দিনকে পূর্ণতা দান করবেন তখন একজন মুসাফির ইয়ামানের সানা থেকে হাজরা মাহুদ পর্যন্ত ওই দীর্ঘ পথ অতিক্রম করার সময় তার শুধু আল্লাহর ভয় ছাড়া আর কারো ভয় থাকবে না এমনকি নেকড়ে বাঘ মেষ পালের সঙ্গে চলবে সে চড়াও হওয়ার সাহস পাবে না বুখারি দাওয়াতের পঞ্চম বছরের রাসুল সাল্লাহ আলাইহসাল্লাম দুর্বল মোমিনদেরকে তাদের ইমান সহ হাবসায় হিজরত করার অনুমতি প্রদান করেন এই দলে এগারো জন পুরুষ এবং চারজন স্ত্রীলোক ছিল তারপর অন্যরাও সেখানে হিজরত করেন যাদের সংখ্যা সর্বশেষ মোট পুরুষ আশি জনের কাছাকাছি এবং উনিশ জন মেয়েল তারা সেখানের বাদশার আশ্রয়ে থাকেন যার প্রশংসা করে নবী মুস্তফা সাল্লাহ আলী হোসাল্লাম বলেছেন তার নিকটে কেহ জুলুমের শিকার হয় না আর এই বাদশাহ ইসলাম কবুল করেছিল তার নাম ছিল নাজাসি আল্লাহ তার প্রতি সন্তুষ্ট আছেন আর তিনি তাকে সন্তুষ্ট করেছেন মক্কাবাসীদের এই বিরোধিতা দিন দিন বাড়তেই থাকে এমনকি তারা রাসুল সাল্লাহ আলিয়াল্লাম এবং তাঁর সাহাবিদেরকে একটি গিরিপথে তিন বছর পর্যন্ত অবরোধ করে রাখে এই সময় তারা মুসলমানেরা সব কিছুকেই খাদ্য হিসাবে ব্যবহার করেছে এমনকি গাছের পাতা পর্যন্ত অবরোধ তুলে নেবার অব্যাহত পরে রসুল সাল্লাহ আলী আসলামের চাচার মৃত্যু হয় যিনি সবসময় তার পাশে থেকে শত্রুদের মোকাবেলা করেছেন তার কিছুদিন পর ওই স্ত্রী হজরত খাদিজা রাজি আল্লাহ আনহা ইন্তিকাল করেন ফলে তিনি সাল্লাহ আলাইসাল্লাম অত্যন্ত ব্যথিত ও চিন্তাকৃষ্ট হয়ে পড়েন যে কারণে এই বছর থেকে ইসলামের ইতিহাসে দুশ্চিন্তা ও ব্যথার বছর বলে আখ্যায়িত করা হয় নবী সাল্লাহ আলাইহাসাল্লাম তায়েফে গমন করেন কিন্তু তারা তার দাওয়া প্রত্যাখ্যনই করল না বরং উপরন্ত তাদের ছেলে মেয়েদেরকে রাসুলের পিছনে লেলিয়ে দিল তারা তাকে পাথর মেরে রক্তাক্ত করে দিল তারপর তিনি মক্কায় ফিরে আসেন তিনি মসজিদে আকসা বাইতুল মাকদাস থেকে আকাশের পথে মেরাজে গমন করেন সাতটি আকাশের উপর থেকে নামাজ ফরজ করা হয় তারপর তিনি সাল্লাহ আলাইসাল্লাম পৃথিবীতে চলে আসেন কোরাইশদের অত্যাচার চলতেই থাকে এই সময়ের মধ্যে মদিনা মুসলমানদের নিকট থেকে মক্কায় আগাবানায় পাকিস্তানে প্রথম ও দ্বিতীয়বার বায়াত শপথ গ্রহণ করেন মক্কাবাসীদের অত্যাচার নির্যাতনের পর্যায়ে যখন চরমোচ্চ শিখরে পৌঁছে এমনকি তারা রাসুল সাল্লাহ আলিয়া সাল্লামকে হত্যা করার জন্য একটি ষড়যন্ত্রমূলক সিদ্ধান্ত গ্রহণ করে এবং এই হত্যাকাণ্ড সংঘটিত করার জন্য বিভিন্ন গোত্র থেকে লোক নির্বাচিত করে যাতে করে রক্তপণ সকলের মধ্যে ভাগাভাগি করা যায় অবস্থা যখন এত দূর পর্যন্ত গড়িয়ে যায় তখন দিনই হক এবং তাওহিদের হেফাজতের জন্য এমন স্থানে যাওয়া ছাড়া উপায় থাকে না যেখানে এক অদ্বিতীয় আল্লাহর ইবাদত ঝুঁকি ছাড়াই সম্পন্ন করা যায় ফলে আল্লাহর পথে দাওয়াতের আরেকটি নতুন পর্যায়ের সূচনা করার অনুমতি আল্লাহ নিকট থেকে আসে তাই রাসুল সাল্লাহ আলাইসাল্লাম এবং হজরত আউক রাজি আল্লাহ মক্কা থেকে মদিনা হিজরত করেন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 تروها وجعل كلمة الذين كفروا السفلى وكلمة الله هي العليا والله عزيز حكيم তারা যদি আপনাকে সাহায্য নাও করে আল্লাহ আপনাকে অবশ্যই সাহায্য করেছেন আপনি স্মরণ করুন ওই সময়ের কথা যখন কাফেররা তাকে বের করে দিয়েছিল তিনি ছিলেন দুজনের একজন যখন তারা গুহায় আশ্রয় নিয়েছিল আর তার সঙ্গীকে বলেছিল দুশ্চিন্তা করো না আল্লাহ আমাদের সঙ্গে আছেন অতপর আল্লাহ তার প্রতি প্রশান্তি দান করলেন এবং এমন সৈন্যবাহিনী দিয়ে সাহায্য করলেন যাদের দেখা যায়নি আর তিনি আল্লাহ কাফেরদের কথাকে নিচু করে দিয়েছেন আর আল্লাহর বাণী শুনছে আল্লাহ মহা মহা কুশলী সুরা আত্মা নবী সাল্লু আলাইসাল্লাম মদিনায় পৌঁছে গেলেন মদিনার আনসারগণ যারা আল্লাহর সাহায্যকারী তাকে অভিনন্দন জানালেন এখান থেকে নবীর শহর মদিনায় ইসলামী দাওয়াতের নতুন পর্যায়ের সূচনা হয় এবং ইসলাম সেখানে শক্তি লাভ করে ফলে হিজড়ির দ্বিতীয় শুনে মুসলমানগণ বদরের প্রান্তরে তরবারির সাহায্যে মুশ্রিকদের মস্তক চূর্ণ করেন এই মীমাংসাকারী যুদ্ধে মুসলমানদের বিজয় হয় তারা মুশ্রিকদের সত্তর জনকে বন্দী করে আর সত্তর জনকে হত্যা করতে সক্ষম হয় অতপর বহু যুদ্ধ অনুষ্ঠিত হয় এ যুদ্ধে কিছু সাহাবা রাসুল সাল্লাহ সাল্লামের নির্দেশ অমান্য করে ফলে পরাজয় আসে এবং সত্তর জন সাহাবি শহীদ হন তারপর আহজাব যুদ্ধ সংগঠিত হয় এ যুদ্ধে আল্লাহ পাক মুশ্রিকদেরকে প্রচণ্ড ঝড় এবং তার নিকট থেকে প্রেরিত সৈন্য দিয়ে পরাজিত করেন অতপর নবী সাল্লাহ আলাইহাল্লাম ইহুদিদের বন্যু কোরাইজা গোত্র অভিমুখে রওনা হন যারা ইতিমধ্যেই চুক্তি ভঙ্গ করেছিল আর এভাবেই তারা সর্বদা চুক্তি ভঙ্গ করে থাকে নবী সাল্লাহ আলাইসাল্লাম তাদের যোদ্ধাদেরকে হত্যা করেন শিশুদেরকে হেফাজত করেন এবং সম্পদগুলোকে গুণিমতের মাল হিসাবে গ্রহণ করেন এভাবে ক্রমাগত যুদ্ধ হতে থাকে তন্মধ্যে হোদাইবিয়া খয়েবার ও মোতা এই যুদ্ধগুলোর মাঝেও ছোটখাটো আরো কিছু যুদ্ধ সংগঠিত হয় যেগুলোতে নবী সাল্লাহ আলিয়াল্লাম নিজে অংশ না নিয়ে তিনি সৈন্য বাহিনী প্রেরণ করেছেন এভাবেই অষ্টম হিজরি শুনে দশ হাজার সৈন্যের সমভিবিহারে মক্কা বিজয় হয় লোকজন দলে দলে আল্লাহর দিনে প্রবেশ করতে থাকে শির্ক ও বাতিল শক্তি নিস্তেজ হয়ে যায় মূর্তিগুলোকে ভেঙ্গে ফেলা হয় উঁচু কবরগুলোকে সমান করে দেওয়া হয় এবং উপসাগরে একমাত্র অদ্বিতীয় আল্লাহর এবাদত শুরু হয়ে যায় তারপর দশম হিজরি সনে নবী সাল্লাহ আলিয়াল্লাম হাজ ব্রত পালন করেন তিনি সাল্লাহ আলিয়াল্লাম হজ থেকে ফেরা মাত্রই অসুস্থ হয়ে পড়েন অতপর তিনি তার মুক্ত গোলাম আবু মোয়াইহাবাকে সঙ্গে নিয়ে মধ্যরাতে জান্নাতুল বাকি কবরস্থানে গমন করেন যেহেতু আল বাকিস্থ কবরবাসীদের মাগফেরাতের জন্য তিনি নির্দেশিত হয়েছিলেন কবরস্থানে গিয়ে তিনি বলেন হে কবরবাসীগণ তোমাদের উপর শান্তি বর্ষিত হোক তোমাদের জন্য স্বাগতম মানুষেরা এখন যে অবস্থার মধ্যে আছে তার চেয়ে তোমরা সেখানে ভালো আছো রাত্রির অন্ধকারের মতো ফেতনা ফাসাদের আবির্ভাব হচ্ছে পরেরটি পূর্ববর্তীটির অনুসরণ করছে আর পরেরটি আগেরটির চেয়ে নিকৃষ্ট তারপর আবু মুয়াইহিবাকে উদ্দেশ্য করে বলেন হে আবু মুয়াইহিবা আমাকে বিশ্ব ভান্ডারের চাবি এবং সেখানে দীর্ঘদিন থাকা তারপর জান্নাতে যাওয়ার এখতিয়ার দেওয়া হয়েছে কিন্তু আমি আমার প্রভুর সঙ্গে সাক্ষাৎ ও জান্নাতকে পছন্দ করেছি আবু মাইহিবা বলেন আমার মাতা পিতা আপনার জন্য উৎসর্গ হোক আপনি বিশ্ব ভান্ডারের চাবি সেখানে দীর্ঘদিন থাকা অতপর জান্নাতে যাওয়ার সুযোগ তাকে গ্রহণ করুন প্রত্যুত্তরে রাসুল সাল্লাহ আলহাসাল্লাম বলেন আল্লাহর কসম তা হয় না আবু মহিবা আমি আমার প্রভুর সঙ্গে সাক্ষাৎ এবং জান্নাতকেই বেছে নিয়েছি তারপর তিনি অসুস্থ হয়ে পড়েন তার শরীরের তাপমাত্রা বৃদ্ধি পায় তিনি তখন সাত বালতি পানি শরীরে ঢালার জন্য বলেন যাতে করে তিনি লোকদের কাছে গিয়ে তাদের নিকট প্রতিশ্রুতি নিতে পারেন অবশেষে তাই করা হলো তিনি তখন বলতে থাকেন যথেষ্ট হয়েছে যথেষ্ট হয়েছে পানি দেবার পর তাপমাত্রা হ্রাস পায় তিনি তখন সুস্থ বোধ করেন এবং মাথা বেঁধে মসজিদে প্রবেশ করে মেম্বারে উঠে বসেন এবং লোকদের উদ্দেশ্যে খোতবা দেন তিনি বলেন ইয়াহুদি এবং খ্রিস্টানদের প্রতি আল্লাহ লানত হোক তারা তাদের নবীদের কবরগুলোকে মসজিদ বানিয়েছে তিনি আরো বলেন আমার কবরকে তোমরা পূজার বস্তুতে পরিণত করো না কবরগুলোকে মসজিদে রূপান্তরিত করো না কবরগুলোকে মসজিদে রূপান্তরিত না করার জন্য এটা ছিল বিশেষ উপদেশ অতপর তিনি ইয়াহুদি এবং খ্রিস্টানদেরকে আরব সাগর থেকে বহিষ্কার করার জন্য নির্দেশ দেন রাসুল সাল্লাহ আলাইসাল্লামের শেষ উপদেশ ছিল তার এই বাণী আল্লাহ আল্লাহ অর্থাৎ তোমরা নামাজ এবং তোমাদের অধীনস্থ লোকদের ব্যাপারে আল্লাহকে ভয় করো এ কথাটি উচ্চারণ করতে করতে তিনি প্রায় কেঁদে ফেললেন তারপর রাসুল সাল্লাহ আলী আসাল্লামের জীবনের শেষ প্রান্তে উপনীত হন এবং তিনি হজরত আলী আল্লাহ তালা আনহার বুকে মাথা রেখে শুয়েছিলেন তখন তার নিকটে আব্দুর রহমান বিন আবু বকর প্রবেশ করেন তার হাতে একটি মেসোয়াক ছিল আল্লাহ রাসুল সাল্লাহ আলাইসাল্লাম সেদিকে তাকালেন হজরত আয়সা রাজি আল্লাহ তালানহা বুঝতে পারলেন যে তিনি মেসোয়াক করতে চান অতপর আয়সা রাজি আল্লাহ তালানহা মেসোয়াকটি নেন এবং নরম করে নবী সাল্লামের হাতে দিলে তিনি মেসোয়াক করেন মেসোয়াক করা শেষ হলে তিনি হাত ও আঙ্গুলি উপরের দিকে উঠান এবং ছাদের দিকে দৃষ্টি নিক্ষেপ করেন তার ঠোঁট দুটো নড়াচড়া করতে থাকে তা দেখে হজরত আয়সারাদি আল্লাহ তালানহা মনোযোগের সাথে শুনতে চেষ্টা করেন তিনি বলছেন মা মিনান আলা আলা আলা অর্থাৎ হে আল্লাহ নবী সিদ্দিক এবং শহীদগণের মতো যারা আপনার অনুগ্রহ প্রাপ্ত হয়েছে তাদের সাথে আমাকে সংযুক্ত করো হে আল্লাহ তুমি সর্বোচ্চ সঙ্গী তুমি সর্বোচ্চ সঙ্গী হে আল্লাহ আমাকে ক্ষমা করো আমার প্রতি করুণা করো আমাকে সর্বোচ্চ সঙ্গীর সাথে মিলিয়ে দাও হে আল্লাহ তুমি সর্বোচ্চ সঙ্গী তিনি তিনবার এ কথাগুলো আবৃত্তি করেন এ কথাগুলোই তার জীবনের শেষ কথা ছিল তারপর তার হাত একদিকে পড়ে গেল এবং সর্বোচ্চ সঙ্গীর কাছে চলে গেলেন তিনি নবী সাল্লাম সর্বোচ্চ সঙ্গীর সাথে মিলিত হলেন নিঃসন্দেহে তিনি তার প্রতি অর্পিত রেসালাত মানুষের কাছে পৌঁছে দিয়েছেন আমানত যথাযথভাবে আদায় করেছেন উম্মতকে উপদেশ দিয়েছেন তিনি সর্বোচ্চ সঙ্গীর সাথে মিলিত হয়েছেন আমাদেরকে সুস্পষ্ট পথের উপর রেখে যাবার পর যেমন তিনি বলেছেন তারাক্তুকুম আলা মিসলিল বাইদা লাইলুহা কানাহারিহা লা ইয়াজিগু আনহা ইল্লা হালিক অর্থাৎ আমি তোমাদেরকে সুস্পষ্ট আলোকোজ্জ্বল পথের উপরে রেখে গেলাম যা রাত্রি ও দিনের মতো আলোয় উদ্ভাসিত এই পথ থেকে ধ্বংসপ্রাপ্ত ব্যক্তি ছাড়া আর কেউ বিচ্যুত হবে না আল্লাহ পাক তার দ্বারা দিনকে পূর্ণতা দান করেছেন এবং পথকে আলোকিত করেছেন তার মাধ্যমেই এক অদ্বিতীয় আল্লাহ সুবাহানাহর ইবাদত প্রতিষ্ঠা করেছেন তিনি তার সর্বোচ্চ সঙ্গীর সাথে মিলিত হয়েছেন কিন্তু তারপরও তার আত্মা শির্ক এবং মুশ্রিকদের বিরুদ্ধে লড়াই জারি রেখেছে তিনি কবরগুলোকে মসজিদে রূপান্তরিতকারীদেরকে লানত করেছেন যা দিনের মধ্যে সামিল নয় এমন বিষয়কে দিনের মধ্যে অনুপ্রবেশ করানো থেকে নিষেধ করেছেন কেননা তিনি বলেছেন মান আহদাসাফি আমরিনা হাদা মা লাইসা মিনহু ফাহুয়া রাদ্দ অর্থাৎ সে ব্যক্তি দিনের অন্তর্ভুক্ত নয় এমন বিষয়কে দিনের মধ্যে নতুন আবিষ্কার করে তা প্রত্যাখ্যাত হবে তিনি আরো বলেছেন উল্লু বেদাতিন দলাল সকল বেদাতি গোমরাহী তিনি মহান সঙ্গীর সঙ্গে মিলিত হয়েছেন তখনও তিনি দিনের স্তম্ভ সম্পর্কে বিশেষভাবে উপদেশ দান করেছেন যে তোমরা নামাজ ও তোমাদের অধীনস্থদের ব্যাপারে সতর্ক হবে ইতিপূর্বেও তিনি বলেছেন আল আহদুল্লাদি বাইনা বাইনাহুম আসসালা তারা কাহা ফাকাদ কাফার আমাদের আর বেদিনদের মাঝের প্রতিশ্রুতি হচ্ছে নামাজ সুতরাং যে ব্যক্তি নামাজ ত্যাগ করল সে কুফুরি করল আমরা সাক্ষ্য দেই যে তিনি সাল্লাহ আলিয়া সাল্লাম রেসালতের দায়িত্ব মানুষের কাছে পৌঁছে দিয়েছেন আমানত আদায় করেছেন উম্মদদেরকে নসিহত করেছেন আল্লাহর পথে সঠিকভাবেই নিহাত করেছেন এবং আমাদেরকে সুস্পষ্ট উজ্জ্বল রাস্তায় রেখে গেছেন যেখান থেকে ধ্বংসপ্রাপ্ত ছাড়া আর কেউই বিচ্যুত হয়ে গোমরাহ হবে না হে মুসলিম ভাইগণ তাই আসুন আমরা সবাই মিলে এই দিনের ব্যাপারে চিন্তা ভাবনা করি আমাদের প্রতি আল্লাহ ও তার রাসুল সাল্লাহ আলাইসাল্লামের উপদেশ গুলো নিয়ে চিন্তা করি তাহলে আশা করা যায় যে আমরা সফল কাম হব যারা সঠিক জ্ঞান প্রজ্ঞার সাথে আল্লাহর ইবাদত করেছেন আর তারাই দুনিয়া ও আখেরাতে আল্লাহর বন্ধু আর তারাই জান্নাতবাসী হবে এবং চিরকাল সেখানেই অবস্থান করবে أشهد أن لا أن محمدا رسول الله أشهد أن محمدا رسول الله বা এবাদতে একত্র হে মুসলিম ভাইগণ এক অদ্বিতীয় মহান পবিত্র আল্লাহ আমাদেরকে সৃষ্টি করেছেন রিজেক দিয়েছেন এবং আমাদের প্রচুর অনুগ্রহ করেছেন সুতরাং আমাদের উপর আল্লাহ সুবাহানাহুর কি হক রয়েছে এই প্রশ্ন উত্তরের জন্য আসুন হে দিনী ভাইগণ আল্লাহ এবং তার রাসুল সাল্লাহ আলহাম কি বলছেন তা চিন্তা ভাবনা করে দেখি আল্লাহ তাআলা বলেন وما خلقت الجن والإنس إلا ليعبدون ما أريد منهم من رزق وما أريد أن يطعمون অর্থাৎ আমি জিন এবং মানুষকে শুধুমাত্র আমার এবাদতের উদ্দেশ্যে সৃষ্টি করেছি আমি তাদের নিকট না জীবিকা চাই আর না তারা আমাকে আহার দেবে নিশ্চয় আল্লাহই রিজিকদাতা শক্তিধর পরাক্রমশালী হজরত মোয়াজ বিন জবাল আল্লাহ তালা আনহু বলেন আমি গাধার পিঠে নবী সাল্লাহ আলিয়া সাল্লামের পিছনে বসা ছিলাম তিনি আমাকে বললেন হে মা তুমি কি জানো বান্দার উপর আল্লাহর হক কি এবং আল্লাহর উপর বান্দার হক কি আমি বললাম আল্লাহ এবং তার রাসুলই ভালো জানেন তিনি বললেন বান্দার উপরে আল্লাহর হক হচ্ছে যে তারা আল্লাহর এবাদত করবে এবং তার সঙ্গে কোনো কিছুকে অংশীদার করবে না আর আল্লাহর উপর বান্দার হক হচ্ছে যে ব্যক্তি আল্লাহর সঙ্গে কাউকে শরিক করবে না আল্লাহ তাকে শাস্তি দেবেন না আমি বললাম হে আল্লাহর রসুল আমি লোকদেরকে এই সুসংবাদ দেব না তিনি বললেন তুমি তাদেরকে এই সুসংবাদ দিও না তাহলে তারা এটা টুকু ভরসা করে থাকবে বোখারি মুসলাই পবিত্র আয়াত এবং হাদিস শরীফ আমাদের জন্য গুরুত্বপূর্ণ অর্থ বহন করছে যে মানুষকে শুধুমাত্র এক অদ্বিতীয় আল্লাহর এবাদতের উদ্দেশ্যে সৃষ্টি করা হয়েছে আল্লাহর এই দাসত্বে আল্লাহর সঙ্গে অন্য কেউ ভাগ বসাতে পারে না সুতরাং এক মায়াবুদের অস্তিত্ব ছাড়া জীবন স্থিতিশীলতা লাভ করতে পারে না আর জিন এবং মানব সহ সকল সৃষ্টিজীব তাঁর দাস সৃষ্টিজীব যদি এই ইবাদতের কিছু অংশকে গায়ের উল্লার দিকে ফিরিয়ে নিয়ে আল্লাহর ইবাদতে সম্পাদনে কমতি দেখায় তাহলে মহান আল্লাহ সুবাহানহু নিম্নোক্ত বাণীর মর্থ মর্ম উপভোগ করা তার পক্ষে আদৌ সম্ভব হবে না আল্লাহ বলেন অর্থাৎ তোমরা নিষ্ঠা সহকারে দিন বা এবাদতকে শুধুমাত্র আল্লাহর জন্য নির্দিষ্ট করে তাকে ডাকো প্রশ্ন হচ্ছে যে এবাদত কি শুধুমাত্র কিছু পরিচিত আনুষ্ঠানিকতার মধ্যেই সীমাবদ্ধ রয়েছে যেমন নামাজ রোজা হজ ইত্যাদি কখনো নয় বরং এবাদতের অর্থ আরো বিস্তৃত আরো ব্যাপক এক কথায় এবাদত হচ্ছে কথাবার্তা প্রকাশ্য অপ্রকাশ্য কাজকর্ম থেকে শুরু করে আল্লাহর সন্তুষ্টিমূলক ও পছন্দনীয় সকল কর্মতৎপরতার নাম এবাদতের এই নিগুড় তত্ত্ব তখনই বাস্তব রূপ লাভ করবে যখন দাসত্ব শুধু আল্লাহর জন্যই নিবেদিত হবে এবং এর অর্থ অন্তরের মধ্যে গভীরভাবে প্রথিত হবে অর্থাৎ দৃঢ়ভাবে এই অনুভূতি পোষণ করা যে একজন রব আছেন এবং বান্দাহ আছে পালনকর্তার এবাদত করা হবে আর বান্দা এবাদত করবে এর বাইরে আর কোনো কিছু নেই এই সৃষ্টি জগতে আছে শুধু এবাদতকারী এবং এবাদত পাওয়ার যোগ্য এক একক সত্তা আর সেই সত্তাই হচ্ছেন একক পালন কর্তা আর বাকি সকলই তার দাসানুদাস এই এবাদত তখনই প্রকৃত রূপ লাভ করবে যখন মানুষ তার হৃদয় মন বাহ্যিক অঙ্গ প্রত্যঙ্গের কাজ কর্মসহ জীবনের সকল কর্মতৎপরতাকে শুধুমাত্র এক অদ্বিতীয় আল্লাহমুখী করবে সেখানে আল্লাহর এবাদতের প্রকৃত অর্থের পরিপন্থী কোন অনুভূতির অস্তিত্ব থাকবে না সুতরাং পরিপূর্ণ এবাদতের একমাত্র উপযুক্ত সত্তা হচ্ছেন এক আল্লাহ সুবহান এই এবাদতের অন্তর্ভুক্ত অতি সামান্য পরিমাণ এবাদত আল্লাহ ছাড়া অন্য কোন সৃষ্টির জন্য আদৌ হতে পারে না সেই সৃষ্টি যতই বড় হোক না কেন তারপরও কেহ যদি এই কর্মটি করে করে বসে তাহলে সে অনেক বড় অন্যায় কাজ করল যা আল্লাহ ক্ষমা করবেন না আর এর নামই হচ্ছে শির আল্লাহ বলেন ইন্নাল্লাহ অর্থাৎ আল্লাহ তাআলা শির গুণা মাফ করবেন না এহা ছাড়া অন্য গুণা যাকে ইচ্ছা মাফ করবেন যে ব্যক্তি আল্লাহর সাথে শরিক করে আল্লাহর উপরে অনেক বড় অপবাদ আরোপ করে এক অদ্বিতীয় বিহীন আল্লাহর জন্য দাসত্ব যখন বাস্তবায়িত হবে এবং এই এবাদতে অন্য কোন সৃষ্টিকে শরিক করা হবে না তখন মানুষ পৃথিবীতে এই অনুভূতি নিয়ে জীবন যাপন করবে যে তাকে আল্লাহ তালার পক্ষ থেকে যে দায়িত্ব পালন করার জন্য সৃষ্টি করা হয়েছে সে একটি নির্দিষ্ট সময়ের জন্য আল্লাহর আনুগত্য ও এবাদতের মাধ্যমে সে দায়িত্ব পালনের উদ্দেশ্যে এসেছে আল্লাহর আনুগত্য এবং নিজের আমল ও অবস্থা সম্পর্কে মানসিক শান্তি ও তৃপ্তি এবং আল্লাহর সন্তুষ্টির আকাঙ্ক্ষা ও তার প্রতি আল্লাহর অনুগ্রহ ছাড়া অন্য কোনো প্রয়োজন ও উদ্দেশ্য তার নেই অতপর সে পরকালে মহা সম্মান ও অফরন্ত নিয়ামত প্রাপ্ত হবে যারা ইমানদার এবং তাদের ইমানের সঙ্গে কোনো রূপ শিরকের সংমিশ্রণ ঘটেনি তাদের জন্য রয়েছে নিরাপত্তা আর তারাই হেদায়ত প্রাপ্ত হে মুসলিম ভাইগণ উপরোক্ত কথাগুলো জানার পর এ কথা ভালো করে অনুধাবন করা উচিত যে আকাশ সমূহ এবং পৃথিবীর মহাপ্রাক্রান্ত আল্লাহর উদ্দেশ্যে অনুগত হওয়া এবং এবাদতের স্বাদ পাওয়া থেকে সবচেয়ে বড় বাধার কারণ হচ্ছে এবাদতের অন্তর্ভুক্ত কোনো কিছু আল্লাহ ছাড়া অন্য কারো উদ্দেশ্যে সম্পাদন করা সুতরাং সেজদা শুরু সেই মহান সত্তার জন্য হবে যাকে আকাশ সমূহ পৃথিবীতে যা কিছু আছে সকলেই সেজদা করে আনুগত্য শুধুমাত্র তার উদ্দেশ্যে যার প্রতি সকল মানুষই অনুগত অনুরূপভাবে দোয়া হবে শুধু সেই সত্তার নিকট যিনি বিপন্ন মানুষের প্রার্থনা কবুল করেন এবং দুঃখ কষ্ট দূর করে দেন হে মুসলিম ভাইগণ শির ও তার ভয়াবহতা সম্পর্কে আলোচনা করার পূর্বে আল্লাহর রহমত সম্পর্কে কিছু কথা বলা দরকার মহাপরাক্রমশালী আল্লাহ বলেন ও রাহমাতি সেই অর্থাৎ আমার রহমত সকল কিছুতে পরিব্যাপ্ত হয়ে আছে তাছাড়াও নবী সাল্লাহ আলিয়াল্লাম হতেও বর্ণিত আছে তিনি বলেছেন তোমাদের মধ্যে কেহ যখন আল্লাহর নিকট তওবা করে তখন তিনি অত্যন্ত খুশি হন যেমন কোন ব্যক্তি মরুভূমিতে তার যানবাহনের উপর ছিল যার সঙ্গে খাদ্য ও পানীয় ছিল হঠাৎ করে যানবাহন জন্তুটি হারিয়ে গেল অনেক খোঁজাখুঁজির পর তা পাওয়া থেকে লোকটি নিরাশ হয়ে গেল তারপর ক্লান্ত শ্রান্ত হয়ে একটি গাছের ছায়া এসে শুয়ে পড়ল যানবাহনের আশা লোকটি ছেড়ে দেয় এমত অবস্থায় জন্তুটি তার নিকটে দণ্ডায়মান দেখতে পায় তারপর তার লাগাম ধরে অত্যন্ত খুশিতে বলতে থাকে হে আল্লাহ তুমি আমার বান্দা আর আমি তোমার পালন কর্তা অতিরিক্ত খুশিতে এই ভুলটি সে করে বসে মুসলিম মহান আল্লাহর রহমত যখন এই পরিমাণ তখন আমাদের জানা অপরিহার্য যে আল্লাহ সুবহান রহমত থেকে ওই ব্যক্তি বঞ্চিত হবে যে আল্লাহর সাথে কাউকে অংশীদার করবে প্রত্যেকে কোরআনের এই আয়াতটি পাঠ করে إن الله لا يغفر أن يشرك به ويغفر ما دون ذلك لمن يشاء অর্থাৎ আল্লাহর সাথে যে অংশীদার করে তাকে তিনি ক্ষমা করবেন না তবে শির ছাড়া অন্য গুনাহ যাকে ইচ্ছা মাফ করে দেবেন আমাদের রাসুল সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম স্বীয় প্রতিপালকের নিকট থেকে বর্ণনা করেন يا ابن آدم لو أتيتني بقراب الأرض خطايا ثم لقيتني لا تشرك بي شيئا لأتيتك بقرابها مغفرة অর্থাৎ হে আদম সন্তান তুমি যদি পৃথিবী সমান গুনাহ করো তারপর আমার সাথে কাউকে শরিক না করা অবস্থায় আমার কাছে আসো তাহলে আমি তোমাকে ওই পরিমাণ মাত্রা দান করব তীরবিজি এ কথা জানার পর আপনার অবশ্যই উচিত যে শির্ক এবং শির পন্থীদের অবস্থা থেকে আল্লাহর নিকট সাহায্য প্রার্থনা করা আপনি চিন্তা করবেন আল্লাহর বান্দারা এই গুনাহে লিপ্ত হওয়া থেকে নিরাপদে আছে নাকি নেই অধিকাংশ মানুষ মনে করে যে তারা শিল্প থেকে নিরাপদ দূরে অবস্থান করছে কিন্তু আমরা দেখি যে সঠিক পথের পথিকদের ইমাম দয়াময় আল্লাহর বন্ধু হজরত ইব্রাহিম আলাইসালাম তার স্বগোত্রের লোকদের সাথে শিল্প এবং মুশ্রিকদের বিষয় নিয়ে বিতর্ক ছিল এমনকি তাকে অগ্নিকুণ্ডেও নিক্ষেপ করা হয়েছিল এতদ সত্ত্বেও তিনি জাহাজ করেছেন এবং দীর্ঘ সংগ্রামের পরও তিনি শির্ক ও শিরপন্থীদের ব্যাপারে সতর্ক করেছেন যা আল্লাহর ভাষায় অর্থাৎ হে আল্লাহ আমাকে এবং আমার সন্তানদেরকে মূর্তি পূজা থেকে বিরত রাখো আর আমাদের রসুল সাল্লাহ আলিয়াল্লাম যিনি সকল নবীদের শেষ এবং সকলের চেয়ে শ্রেষ্ঠ তার যুগ শ্রেষ্ঠ সাহাবিদেরকে বিশুদ্ধ আকিদার উপরে গড়ে তুলেও তাদের কারো দ্বারা আল্লাহর সাথে কাউকে অংশীদার করা হয়ে যায় কিনা এই ভয়ে শঙ্কিত হয়ে বলেছেন أخوف ما أخاف عليكم الشرك الأصغر فسئل عنه فقال الرياء অর্থাৎ আমি তোমাদের বেলায় সবচেয়ে বেশি ভয় করি ছোট শির গুনাহ ছোট শির কি জিজ্ঞাসা করা হলে তিনি উত্তরে বলেন রিয়া বা অন্যকে প্রদর্শনের ইচ্ছা করা হাদিসটি ইমাম আহমাদ উত্তম সনদে বর্ণনা করেছেন তাহলে আমাদের অবস্থা হজরত ইব্রাহিম আলাইহিসালামের দোয়া এবং নবী সাল্লাহ আলাইসাল্লামের ভীত হওয়ার পরও কি আমরা শয়তানের ফন্দি থেকে নিজেদেরকে নিরাপদ মনে করব যাতে করে সে আমাদেরকে সহজেই আল্লাহর সাথে শিল্পের অন্ধকারে নিমজ্জিত করে দেয় আজ আমাদের দূরে যাওয়ার প্রয়োজন কি আমাদের চোখের সম্মুখী নানা রকমের শির অনুষ্ঠিত হচ্ছে হে মুসলিম ভাইগণ আপনাদেরকে প্রচলিত সকল শির্কের মধ্যে কোন একটির সাথেও জড়িত হতে নিষেধ করছি অন্যথায় আপনারা শির গুনাহের মাধ্যমে আল্লাহ অবাধ্য হয়ে যাবেন কোরআন করিম আমাদেরকে মক্কা মুশিকদের সম্পর্কে অবহিত করেছে যে তারা বলতো মা না আবুদুহুম ইল্লা ইলাল্লাহি জুলফা অর্থাৎ আমরা তো তাদের ইবাদত শুধুমাত্র এই কারণে করি যে তারা আমাদেরকে আল্লাহ নৈকট্য লাভে সহযোগিতা করবে অথচ মুশ্রিকগণ আল্লাহর ইবাদত করত এবং তা প্রতিপালক হওয়া স্বীকার করত ওলাইন সালতাহুম মান খালাক আসসামাওয়াতি ওয়াল আরদ আল্লাহ অর্থাৎ আপনি যদি তাদেরকে জিজ্ঞাসা করেন যে আকাশ সমূহ এবং পৃথিবী কে সৃষ্টি করেছে তারা অবশ্যই বলবে আল্লাহ কিন্তু তারা যখন নিজেদের এবং আল্লাহর মাঝে মাধ্যম যা বানিয়েছে তখন তারা এ ধরনের কর্ম দ্বারা শির্কের সঙ্গে জড়িয়ে পড়েছে তাই তারা মূর্তিগুলোকে ডাকত যেমন আল্লাহকে ডাকা হয় আল্লাহর কাছে যেভাবে সাহায্য প্রার্থনা করত অনুরূপ ভাবে তাদের কাছেও সাহায্য চাই তাদের উদ্দেশ্যে মান্যত ও পশু জবাই করত যেমন আল্লাহর নামে মান্যত জবাই করা হয় আল্লাহর উপর যেভাবে ভরসা করত তাদের প্রতি অন্য ভরসা করত বরং তাদেরকে ভয় করত তাদের মঙ্গল কামনা করত যেমন আল্লাহকে ভয় ও মঙ্গলের আশা করত এমনকি তারা আল্লাহকে যেমন ভালোবাসত তাদেরকে সেই রকমই ভালোবাসত আল্লাহ সুবাহ বলেন অর্থাৎ লোকদের মধ্যে কেউ কেউ আল্লাহ ছাড়া অন্যদেরকে অংশীদার বানিয়ে নিয়েছে তাদেরকে এমন ভাবে ভালোবাসে যেমন আল্লাহকে ভালোবাসে যে আল্লাহ শরিক করবে তার জন্য আল্লাহ জান্নাতকে হারাম করে দিয়েছেন এবং দোদক হচ্ছে তার বাসস্থান আর জালিমদের জন্য সাহায্যকারী নেই এই হচ্ছে পূর্ববর্তী আরব মসজিদদের অবস্থা আর বর্তমান মসজিদদের অবস্থা হচ্ছে যে বর্তমান লোকেরা তাদের চেয়ে কোনো অংশে কম নয় তুমি দেখতে পাবে যে এরাও আল্লাহর ইবাদতের কোনো না কোনো অংশ অন্যদের উদ্দেশ্যে সম্পাদন করছে তাই তাদের কেহ কেহ কবরের সামনে দাঁড়িয়ে আল্লাহকে বাদ দিয়ে কবরবাসীকে ডাকছে এবং তার কাছে ফরিয়াদ করছে এই বলে হে অমু সাহায্য করো সাহায্য করো তাছাড়াও আল্লাহকে বাদ দিয়ে তার কোনো প্রয়োজন পূরণের জন্য তার সাহায্য সহযোগিতার প্রার্থনা করছে এই বলে হে আমার অমুক মনি আমার প্রয়োজন পূরণে তুমি আমাকে সাহায্য করো অথবা যখন সে উঠে এবং বসে তখন বলে হে অমুক তাছাড়াও সন্তান হলে পীরের উদ্দেশ্যে পশু দাবাই করার মান্যত করে কিংবা তার কবর তওয়াব করবে তারপর আল্লাহ যখন তাকে সন্তান দান করেন তখন আল্লাহ তারা অন্যের কৃতজ্ঞতা প্রকাশ করে শুধু তাই নয় এবং পীরের দরবারে গিয়ে তার উদ্দেশ্যে পশু জবাই করে এবং তার কবর তওয়াব করে আর অবস্থা এবং কর্মটি কতই না নিকৃষ্ট নিকৃষ্ট যে ব্যক্তি কবরের নিকট এ সকল কাজ করে সে শুধু এতটুকুর মধ্যেই সীমাবদ্ধ থাকে না শয়তান তো আদম সন্তানদেরকে দোদকের নিম্ন দেশে দেখেও শান্তি পায় না সন্তুষ্ট হয় না এই জন্য সে আদম সন্তানকে ক্রমান্বয়ে পথভ্রষ্টতার অতল গহবরে নিয়ে যায় প্রথমে তার অন্তরে পীর সম্পর্কে ভীতির সৃষ্টি করে আর এই কবরবাসী হচ্ছে রিজিকদাতা এবং ভালোবাসা ও নৈকট্য লাভের উপযুক্ত ফলে পীরের নিকট কোনো প্রকার ত্রুটি হলে সে সাংঘাতিক ভীত হয় আর তার নিকট কিছু পাওয়ার আশা করলে চরম নতি স্বীকার করে এবং একান্ত অনুগত হয় সুতরাং মক্কা মুশ্রিকগণ এবং উপরে বর্ণিত অবস্থার লোকদের মধ্যে মূলত কোনো পার্থক্য নেই তবে এতটুকু পার্থক্য আছে যে পূর্বেকার মুশ্রিকগণ নেক ব্যক্তি অথবা অন্য কারো প্রতিকৃতি নিকট গমন করত আর বর্তমান লোকজন পীর কবরে ও মাদারে গমন করে তাদের নিকট দোয়া করে তাদের কবর স্পর্শ করে তাদেরকে ভয় করে তাদের নিকট মঙ্গলের আশা করে এবং কোন কোন ইবাদত তাদের উদ্দেশ্যে সম্পন্ন করে থাকে হে মুসলিম ভাইগণ আমরা যখন কবর নিয়েই আলোচনা করছি তাহলে আসুন আমরা কবর ও কবরবাসীর ব্যাপারে নবী মুস্তফা সাল্লাহ আলাইস্লামের সুন্নত কি তা ভালো করে জেনে নিই বর্তমান সমাজের প্রত্যেক ব্যক্তিই জানে যে অনেক মুসলমানগণ কবর সংক্রান্ত বিষয়ে গোমরা ও পদভ্রষ্ট হয়ে গেছে আর এর কারণ হচ্ছে এ বিষয়ে মুসলমানগণ নবী মুস্তফা সাল্লাহ আলিয়াল্লামের সুন্নত তরিকা সম্পর্কে উদাসীন আল্লাহর নিকট প্রার্থনা যে তিনি আপনাকে এ বিষয়ে সুন্নতের অনুসারীদের অন্তর্ভুক্ত করুন নবী সাল্লাহ আলিয়াল্লাম মৃত ব্যক্তি দাপন করতেন কিন্তু তার কবর উঁচু করতেন না এবং দুটি কবরের মাঝে কোনো পার্থক্য করতেন না যদি মৃত ব্যক্তি মহাসম্মানিত ব্যক্তি হতো এ পর্যায়ে তিনি হজরত হামজা মুসাব এবং অন্যান্য উল্লেখযোগ্য সম্মানিত সাহাবাদেরকেও সকল মুসলমানদের সাথে দাফন করেছেন এ সকল কবরগুলোর মধ্যে তিনি কোনরূপ পার্থক্য সূচিত করেননি বরং তিনি শরীয়ত ও সুন্নত পরিপন্থী কবরে বিশেষ কিছু করা থেকে নিষেধ করেছেন তিনি ইত আলী রাদুল্লাহ তালাহকে উপদেশ দিয়ে বলেছেন লা তদা ইল্লা তমাস্তাহ ওয়ালা কাবরান মুশরিফান ইল্লা সৌয়াইতা অর্থাৎ তুমি প্রতিটি মূর্তিকে নিশ্চিহ্ন করে দিবে এবং প্রতিটি উঁচু কবরকে মাটির সঙ্গে মিশিয়ে দিবে মুসলিম শরীফ বর্ণনা করেছেন হজরত উম্মে সালাম আলিয়াল্লাহ তালাহ রাসুল্লাহ সাল্লাহ আলাই আসাল্লামের নিকটে হাফসায় মারিয়াহ নামক গির্জার উল্লেখ করেন তিনি যে সকল ছবি সমূহ সেখানে দেখেছেন তার কথা বললে রাসুল সাল্লাহ আলহিউসাল্লাম বলেন তারা এমন লোক যে তাদের মধ্যে কোনো সম্মানিত ব্যক্তি যারা মারা গেলে তার কবরের উপরে তারা মসজিদ নির্মাণ করে এবং সেখানে তার ছবি ও প্রতিকৃতি স্থাপন করে এই সকল লোকেরাই আল্লাহ নিকট সবচেয়ে নিকৃষ্ট জীব বুখারি এই বিষয়ে শতকীকরণ চরম পর্যায়ে পৌঁছে যখন নবী সাল্লু আলহি আসাল্লাম জীবন মৃত্যুর মুখোমুখি হয়েও তিনি উন্মতকে উপদেশ দিতে ভুলেননি এবং তাদেরকে মারাত্মক গুণাহ সম্পর্কে সতর্ক করেন যার দ্বারা আল্লাহ নাফরমানি করা হয় তিনি বলেন লান আল্লাহ আলাল ইয়াহুদি ওয়ান নাসারা আত্মাহাদু কুবুরান আম্বিয়াহি মাসাজিদ অর্থাৎ ইয়াহুদি এবং খ্রিস্টানদের প্রতি আল্লাহর লানত যে তারা তাদের নবীদের কবরগুলিকে মসজিদ বানিয়ে নিয়েছে বুখারি ও মুসলিম তিনি আরো বলেন আল্লাহুম্মা লা তাজআল কবরি ওয়াসানা يعبد من دون الله اشتد غضب الله على قوم اتخذوا قبور انبيائهم مساجدا অর্থাৎ হে আল্লাহ আমার কবরকে মূর্তি বানিও না যাতে করে আল্লাহকে বাদ দিয়ে তার ইবাদত করা হয় ওই সকল লোকদের প্রতি আল্লাহ ভীষণ প্রধান্বিত হয়েছেন যারা তাদের নবীগণের কবরগুলোকে মসজিদ বানিয়েছে ইমাম আহমদ বর্ণনা করেছেন হাদিসটি শুদ্ধ মানুষেরা কবর জিয়ারতের সময় তিন ধরনের কাজ করে থাকে প্রথমত শরীয়তসম্মত কাজসমূহ যেমন পরকালের কথা স্মরণ করার জন্য কবর জিয়ারত করা এবং জিয়ারতের উদ্দেশ্যে সফরে নিয়াত ছাড়াই কবরবাসীকে সালাম দেয়া এবং তার জন্য দোয়া করা কবরস্থানে প্রবেশের পর শরীয়ত ভাবে যা বলতে হয় তা হচ্ছে আসসালামু আলাইকুম দারা কওমি মুমিনিন ওয়া ইন্না ইনশা আল্লাহু বিকুম লাহিকুন يرحم الله المستقدمين منكم والمستأخرين نسأل الله لنا ولكم العافية অর্থাৎ মুমিনদের বাসস্থান তোমাদের উপর শান্তি বর্ষিত হোক আল্লাহর ইচ্ছা হলে আমরা তোমাদের সাথে মিলিত হব তোমাদের পূর্ববর্তী ও পরবর্তী সকলের প্রতি আল্লাহ রহমত দর্শন করুন আমরা নিজেদের ও তোমাদের জন্য আল্লাহ নিকট মঙ্গল কামনা করছি তারপর যার যার দিয়ে রদ করতে ইচ্ছুক তার কবরের নিকট গিয়ে দাঁড়াতে তাকে সালাম দিবে এবং তার জন্য রহমত ও মাঠ জন্য দোয়া করবে দ্বিতীয়ত কবরের নিকট আরো যে সকল কর্ম করা হয় তন্মধ্যে হচ্ছে বেদাতি কর্মকাণ্ড যা তৌহিদের পূর্ণতার পরিপন্থী কিন্তু কখনো কখনো তা মানুষকে বড় শের কুনাহে পতিত করে যেমন কেহ কবরের নিকটে আল্লাহর ইবাদত ও তার নৈকট্য লাভের উদ্দেশ্যে গমন করে আবার কেহ বা হয়তো কবরের নিকটে আল্লাহর উদ্দেশ্যে নামাজ আদায় কিংবা ওই কবরের নিকট কোরআন তেলতের উদ্দেশ্যে গমন করে এবং তার দ্বারা আল্লাহকে পেতে চায় এ ধরনের কর্মগুলো বেদাতের অন্তর্ভুক্ত যা তৌহিদের পূর্ণতার পরিপন্থী তা ছাড়াও কবরের মাধ্যমে বরকত অর্জন কিংবা ইহা নিকট সওয়াব পৌঁছানো বেদা যেমন কেহ অমুক ব্যক্তির কবরে গিয়ে সুরা ফাতেহা পাঠ করে তার স্বভাব কবরবাসীকে পৌঁছায় অনুরূপভাবে কবরের উপর ঘর তৈরি করা বস্তুত কোন কবরকে অন্য কবরের চেয়ে উঁচু করা জায়েজ নেই কেননা আমাদের সামনে হজরত আলী রাজি আল্লাহ তালুকে রাসুল সাল্লাহ আলহি আসাল্লাম নির্দেশ বিদ্যমান আর আদেশ বা উপদেশ উন্মতের জন্য প্রযোজ্য তিনি তাকে বলেছেন কোন উঁচু কবর পেলেই তা মাটির সাথে মিশিয়ে দিবি কবরের উপর খাওয়ার বা ইমারত তৈরির সাথে তা চুনকাম করা ও বাতি দেওয়াও নিষেধ এ প্রসঙ্গে নবী মোস্তফা সাল্লাহ আলিয় সাল্লাম রুক্তি হচ্ছে অর্থাৎ আল্লাহ তালা কবর জিয়ারতকারিনী মহিলা এবং কবরকে যারা মসজিদ বানিয়েছে আর কবরে বাতি দিয়েছে তাদের প্রতি লানত করেছেন সুনান গ্রন্থকারগণ হাদিসটি বর্ণনা করেছেন তাছাড়াও নবী সাল্লাহ আলাইহাসাল্লাম কবরকে চুনকাম করে সাজাতে নিষেধ করেছেন মুসলিম বর্তমান যুগের সবচেয়ে বড় প্রচলিত বেদাত হচ্ছে কবরের উপর মসজিদ নির্মাণ করে সেখানে নামাজ পড়া হচ্ছে অথবা মৃত্যু ব্যক্তিকে তার সম্মান মর্যাদার পরিদৃষ্টে মসজিদের ভিতর দাফন করা হচ্ছে এ ব্যাপারে সকল আলেমগণ ঐক্যমত পোষণ করেছেন যে কবরের উপর কোন মসজিদ তৈরি হলে তা ধ্বংস করে ফেলতে হবে আর যদি মসজিদে মৃত ব্যক্তির লাশ দাপন করা হয় তাহলে লাশ কবর থেকে উঠিয়ে মসজিদের বাহিরে অন্যান্য মুসলমানদের কবরের সাথে দাপন করা অপরিহার্য হে মুসলিম ভাইগণ সাবধান সাবধান আপনি যেন নবী মুস্তফা সাল্লাহ আলিয়া সাল্লামের নিম্নোক্ত উক্তির আওতায় না পড়েন তিনি বলেন إن من شرار الناس من تدركهم الساعة وهم أحياء والذين يتخذون القبور المساجد অর্থাৎ সবচেয়ে নিকৃষ্ট ব্যক্তি তারা যাদের উপর জীবিত থাকা অবস্থায় কিয়ামত অনুষ্ঠিত হবে আর তারা হচ্ছে ওই লোকজন যারা কবর সমূহে মসজিদ বানিয়ে নিয়েছে ইমাম আহমাদ হাদিসটি বর্ণনা করেছেন যে হাদিসটি সনদ উত্তম উপরোক্ত দুই প্রকারের পর তৃতীয় প্রকার হচ্ছে সবচেয়ে বড় মহাবিপদ মুসলমান নাম ধারাই কিছু লোক সে বিপদের মধ্যে নিমজ্জিত আর তা হচ্ছে শির্ক যা পরিপূর্ণভাবেই তৌহিদের বিপরীত এই শির্কের রূপ হচ্ছে কোন ব্যক্তি ইবাদতের অন্তর্ভুক্ত কোনো না কোনো ইবাদত তা যত ছোটই হোক আল্লাহর উদ্দেশ্যে সম্পাদন না করে ওই কবরবাসীর জন্য করে থাকে যেমন তার নিকট দোয়ার মাধ্যমে বলে হে অমুক আমাকে সন্তান দান করো তারপর তার উদ্দেশ্যে নজর নিয়ামত পেশ করে থাকে এবং সেও প্রয়োজনের উল্লেখ করে যে আমাকে স্ত্রী বা চাকুরি অথবা সন্তান কিংবা অন্য কিছু দান করো বরং তাদের কেউ কেউ হয়তো আকাশ ও পৃথিবীর মহাপরাক্রমশালীর নিকট হাত না উঠিয়ে এই হতভাগ্য কবরবাসীর নিকট হাত তোলে অথচ সে নিজের জন্যই কিছু করার ক্ষমতা রাখে না সে মানুষের জন্য কি করতে পারবে এ সকল মূর্খ ব্যক্তিরা হাত উঠিয়ে বলে হে অমুক সাহায্য করো সাহায্য করো আল্লাহ বলেন ويوم القيامة يكفرون بشرككم ولا ينبئك مثل خبير অর্থাৎ তোমরা যদি তাদেরকে ডাকো তারা তোমাদের ডাক শুনবে না আর যদি শোনেও তবু তোমাদের ডাকে সাড়া দিতে পারবে না আর কিয়ামত দিবসে তারা তোমাদের শিরকে অস্বীকার করবে বস্তুত আল্লাহর ন্যায় তোমাকে কেউ অবহিত করতে পারবে না এই স্থানের আরো নিষেধ বেদাত হচ্ছে যা কিছু কিছু লোক করে থাকে যে সে টাকা পয়সা স্বর্ণালঙ্কার নিয়ে কবরের ভিতরে ছুঁড়ে মারে এই বিশ্বাসে যে কবরবাসী এগুলোকে হয়তোবা পুঁজি করে রাখবে এবং এর প্রতিদান দেবে এখানেই শেষ নয় বরং শয়তান তাকে নিয়ে কবরবাসীর সন্তুষ্টির উদ্দেশ্যে তোয়াফ করায় তার উদ্দেশ্যে মান্যত এবং পশু জবা করায় এমনকি কবরবাসীকে তার মামুদ বানিয়ে দেয় আমরা আল্লাহর নিকট শির্ক মুশ্রিকদের অবস্থা থেকে আশ্রয় চাই এই লোকদের সম্পর্কেই আল্লাহ তালা বলেন الذين ضل سعيهم في الحياة الدنيا وهم يحسبون أنهم يحسنون صنعا বলুন আমি কি তোমাদেরকে সেসব লোকদের সংবাদ দিব যারা কর্মের দিক দিয়ে খুবই ক্ষতিগ্রস্ত তারাই সে লোক যাদের প্রচেষ্টা পার্থিব জীবনে বিভ্রান্ত হয় অথচ তারা মনে করে যে তারা সৎকর্ম করছে হে তৌহিদবাদী ভাইগণ কবরবাসীদের মধ্যে কেহ সৎকর্মশীল কেহ বিধর্মী আবার কেহ বা সংশয়বাদী যাদের এ স্থানে দাফন করার মধ্যে কোনো বাস্তবতা নেই এ সকল কবরগুলোকে মানুষেরা বিভিন্ন নিয়াতে শ্রদ্ধা করে কতক লোক এর মাধ্যমে মানুষের সম্পদ লুট করতে চায় আবার অন্যরা সদিচ্ছা সত্ত্বেও খারাপ করে বসে কিন্তু হে দিদি ভাই এ ব্যাপারে সবচেয়ে নিরাপদ মুক্তির পথ হচ্ছে সৃষ্টির সেরা হজরত মোহাম্মদ সাল্লাহ সাল্লামের অনুসরণ তিনি কাবা শরীফের চতুর্দিকে তোয়াফ করা ছাড়া আর কোথাও তোয়াফ করেননি এবং তোয়াফ করার নির্দেশও দেননি অন্য স্থানে তোয়াফ যদি কল্যাণ কল্যাণকর হতো তাহলে তিনি অবশ্যই আমাদেরকে দিক নির্দেশনা দিতেন মহান আল্লাহ পাক তার গুড়াগুলি সম্পর্কে আমাদেরকে বলেছেন হ্যারিসুন অর্থাৎ তিনি তোমাদের কল্যাণকামী রাসুল সাল্লাহ আলাইসাল্লামের সুন্নাত এবং তার সাহাবিদের কর্মপদ্ধতির পরও কি আমরা অন্য কারো অনুসরণ করব আর তাদের জীবনাদর্শ ছেড়ে দিয়ে অন্যদের জীবন পদ্ধতি খুঁজব তাহলে তো আমরা ভালোর পরিবর্তে মন্দই গ্রহণ করলাম অতএব সাবধান আপনার হৃদয় মন যেন আপনাকে কাবা শরীফ বাদ দিয়ে কবর কিংবা অন্য কিছু তোয়াপ করতে প্রলুব্ধ না করে আর কবরবাসী যেই হোক না কেন হোক সে সাহাবি বা পীর দরবেশ এমনকি রাসুল সাল্লাহ আলিয়া সাল্লামের কবরেও নয় আপনার জন্য এমনটি যথেষ্ট যে আপনি যদি কোন কবর তোয়াফ না করে শুধুমাত্র আল্লাহর ঘরের তোয়াফ করেন তাহলে আপনি সৃষ্টির সেরা উত্তম মানুষ এবং সকলের যে জ্ঞানী ব্যক্তির পদাঙ্ক অনুসরণ করলেন হে ভাই তিনটি মসজিদ ব্যতীত অন্য কোন স্থানে সোয়াব হাসিলের উদ্দেশ্যে সফরের সংকল্প করা থেকে সাবধান সে তিনটি মসজিদের কথা রাসুল সাল্লাহ আলাইহাসাল্লাম হাদিসের মধ্যে উল্লেখ করেছেন মসজিদ মসজিদুল হারাম আল মসজিদুল আকসা ও মসজিদি হাজা অর্থাৎ তিনটি মসজিদ ব্যতীত সবের উদ্দেশ্যে অন্য স্থানে সফর করার সিদ্ধান্ত করবে না আর তিনটি মসজিদ হল কাবাঘর বাইতুল মকদাস এবং আমার এই মসজিদ অর্থাৎ মসজিদে নববী বুখারি মুসলিম আপনি যার দিনের অনুসারী তার সুন্নাত মেনে চলেন তিনি আপনাকে উপরোক্ত তিনটি মসজিদ ব্যতীত অন্য কোথাও সফরে বের হতে নিষেধ করেছেন আপনি রাসুল সাল্লাহ আলিয়াল্লামের কথা শুনেছেন অতএব কোন পীর বা তার কবরের উদ্দেশ্যে সফর করা থেকে সাবধান আরো একটি বিস্ময়কর বিষয় এই যে শয়তান কর্তৃক পদভ্রষ্ট লোকের মধ্যে দেখা যায় আর তা হচ্ছে সে পীর অলিদের কবরে আসার সময় নজর নামাজ কিংবা টাকা পয়সা নিয়ে আসে এবং সেখানে রক্ষিত বাক্সের মধ্যে ফেলে যা সরাসরি কবর ব্যবসায়ী লুটেরাদের হাতে চলে যায় আর এসব লোকদেরকে মানুষ কবরের খাদেম বলে আখ্যায়িত করে অথচ তারা হচ্ছে মানুষের সম্পদ অবৈধ পন্থায় ভক্ষণকারী লুটেরা তারা জনসাধারণকে পরাভূত করে এবং কবরবাসীর নিকট হতে তাদের প্রতি রহমত ও মাঘেরাতের বিলি করে মনে হয় যেন তাদের ও তাদের কবরবাসীদের হাতে জান্নাত এবং জাহান নামের মালিকানা সত্য রয়েছে এই সকল দোজকবাসীদের থেকে আল্লাহর নিকট আশ্রয় প্রার্থনা করছি সুতরাং যিনি চিরঞ্জীব যার মৃত্যু নেই তার উপর আস্থা রাখুন সেই মহান সত্তার সাহায্য নিয়ে আপনি সিদ্ধান্ত গ্রহণ করুন যার কাছে কিছু চাইলে তিনি শূন্য হাতে ফিরিয়ে দিতে লজ্জা বোধ করেন তাঁর দিকে প্রত্যাবর্তন করুন যিনি আপনাকে কোন প্রকার সুপারিশকারী ও মাধ্যম ছাড়াই সরাসরি তার নিকট ধর্ণা দিতে বলেছেন তিনি বলেছেন أجيب دعوة الداع إذا دعان فليستجيبوا لي وليؤمنوا بي لعلهم يرشدون অর্থাৎ আমার বান্দা যদি আমার সম্পর্কে আপনাকে জিজ্ঞাসা করে আমি তো অতি নিকটে আমি আহ্বানকারীর আহ্বানে সাড়া দেই যখন সে আমাকে ডাকে সুতরাং আমার হুকুম মান্য করা এবং আমার প্রতি বিশ্বাস পোষণ করা কর্তব্য সম্ভবত তারা সঠিক পথ পাবে আপনার সম্মুখের সকল পথ যখন সংকীর্ণ হবে তখন আপনি সেই সত্তার সহনাপন্ন হবেন যিনি জানেন যে আল্লাহর আশ্রয় ছাড়া আর কোনো আশ্রয় নেই যিনি দুঃখমোচন করেন চিন্তা দূর করেন এবং বিপন্নকে সাহায্য করেন তিনি পুত পবিত্র নিজের বর্ণনা দিয়েছেন এভাবে ويجعلكم خلفاء الأرض أإله অর্থাৎ বিপদগ্রস্ত লোকের ডাকে কে সাড়া দেয় যখন সে ডাকে এবং কে অকল্যাণ দূর করে দেয় আর কেই বা তোমাদেরকে পৃথিবীতে প্রতিনিধি করেছে সুতরাং আল্লাহর সাথে কি কোন ইলাহ আছে হে মুসলিম ভাইগণ সম্ভবত আপনারা এখন বলবেন আমরা প্রত্যেকেই ওই ব্যক্তির উসিলা এবং নৈকট্য লাভের মাধ্যমে আল্লাহ নিকট দুহাত করে দোয়া করি কিন্তু সেই উত্তম পন্থা কোনটি যা অনুসরণ করার জন্য আল্লাহ এবং তার রসুল সাল্লাহ আলী আসাল্লাম আমাদেরকে আদেশ করেছেন যাতে করে দোয়া এবং উসিলা খুব শীঘ্র আল্লাহ নিকট কবুল হবে জেনে রাখুন হে দিনী ভাই উসিলা তিন প্রকার প্রথমত শরীয়ত সম্মত উসিলা আর তা হল আল্লাহর নিকট তার সুন্দর সুন্দর নামসমূহ এবং তার সর্বোচ্চ গুণাবলীর মাধ্যমে অসিলা করা যেমন এভাবে বলা ইন্নি আসআলুকা লা ইলাহা ইল্লা আন তাগফিরা লি খাতিয়াতি ওয়া তুসলিহ লি দীনি ওয়া অর্থাৎ হে আল্লাহ আমি তোমার নিকট প্রার্থনা করছি যেহেতু তুমিই আল্লাহ তুমি ছাড়া আর কোন সত্য ইলাহ নেই তুমি আমার পাপগুলোকে ক্ষমা করে দাও আর আমার দিন ও পার্থিব জীবন সংশোধন করে দাও শরিয়াত সম্মত উসিলার মধ্যে আরো রয়েছে সৎ কাজের মাধ্যমে আল্লাহ নিকট দোয়া করা যেমন ওই তিনজন ব্যক্তির জীবনে ঘটেছিল যার একটি গুহার মধ্যে পাথর দ্বারা আটকা পড়েছিল ফলে তাদের একজন আপন পিতামাতার সঙ্গে সদ্ব্যবহারের উল্লেখ করে আল্লাহ নিকট প্রার্থনা করেছিল দ্বিতীয়জন নিজের যৌনাঙ্গের হেফাজতের কথা উল্লেখ করেছিল আর তৃতীয় ব্যক্তি স্বীয় আমানতদারি এবং নিজের দেহ সম্পদের ইনসাফ করার কথাকে মাধ্যম করে আল্লাহ নিকট দোয়া করেছিল অতপর আল্লাহ তাদের প্রার্থনা কবুল করেন আর নিজেদের নেক আমলের মাধ্যমে আল্লাহ নৌকট্য লাভের কারণে গুহার মুখ থেকে পাথর সরে যায় শরিয়াত সম্মত উসিলার মধ্যে আরো রয়েছে আল্লাহ কোন জীবিত নেক বান্দার দোয়াকে উসিলা করা সাহবা একেরামগণ রাসুল্লাহ সাল্লাহ আলহি নিকট গমন করতেন যাতে করে তিনি আল্লাহ নিকট তাদের জন্য দোয়া করেন নবী আলহ সালাম যখন মৃত্যুবরণ করেন তখন সাহাবাগণ তার কবরে গমন করেননি বরং তাদের জীবিতদের মধ্যে যে বেশি সৎকর্মশীল তারা তার নিকট গিয়েছে যেমন হজরত উমর বিন খত্তাব রাজি আল্লাহ তালানহু যখন হজরত আব্বাস রাজি আল্লাহ তালানহুর নিকট গিয়ে বললেন তিনি যেন আল্লাহ নিকট বৃষ্টির জন্য দোয়া করেন হজরত উমর রাজি আল্লাহ তালাহু বললেন বললেন আল্লাহ إنا كنا نستسقي بنبيك وإنه الآن ليس فينا وإنا نستسقي بعم نبيك فقم يا عباس আমরা তোমার নবীর মাধ্যমে বৃষ্টি চাইতাম এখন তিনি আমাদের মাঝে নেই আর আমরা এখন তোমার নবীর চাচার দোয়ার মাধ্যমে বৃষ্টি চাই সুতরাং হে আব্বাস তুমি আল্লাহর নিকট আমাদের জন্য দোয়া করো তিনি যেন আমাদেরকে বৃষ্টি দেন ওসিলার দ্বিতীয় প্রকার হচ্ছে বেদাতি ওসিলা আর এটা হচ্ছে শরীয়ত পরিপন্থী পদ্ধতিতে আল্লাহ নিকট ওসিলা পেশ করা যেমন নবী ও সৎ ব্যক্তিদের নিজস্ব সত্তা বা তাদের সম্মান অথবা তাদের হক বা অধিকারকে মাধ্যম করা যেমন কোনো ব্যক্তি বলে হে আল্লাহ তোমার নবীর মর্যাদা বা তোমার নবীর অধিকার বা তোমার নবীর সম্মান কিংবা এই জাতীয় কোনো নিষিদ্ধ শব্দসমূহের অসিলা করে তোমার নিকট প্রার্থনা করছি এই ধরনের দোয়ার ব্যাপারে রাসুল সাল্লাহ আলাইসাল্লাম কোন নির্দেশ দেননি আর এটা যদি ঠিক হতো তাহলে তিনি অবশ্যই তা আমাদেরকে বলে দিতেন ওসিলার তৃতীয় প্রকার হচ্ছে শিরকি ওসিলা যা ব্যক্তিকে মুসলিম মিল্লাত থেকে খারিজ করে দেয় এবং সে কাফের হয়ে যায় আর এই শিরকি ওসিলা হচ্ছে ইবাদতকে আল্লাহ ব্যতীত অন্য কারো উদ্দেশ্যে করা এবং মৃত ব্যক্তিদেরকে আল্লাহর ইবাদতে মাধ্যম বানানো আর এটাই প্রকৃতপক্ষে সেই শিল্প যার উপর নবী সাল্লাহ আলিয়াল্লামের সময়ে মক্কা মুশিকগণ প্রতিষ্ঠিত ছিল তারা বলতো মা অর্থাৎ আমরা তাদের মূর্তিগুলোর উপাসনা করি শুধুমাত্র এজন্য যে তারা যেন আমাদেরকে আল্লাহর নিকটবর্তী করে দেয় বস্তুত সে সময়ের মুশ্রিকগণ মৃত ব্যক্তিদেরকে মাধ্যম হিসাবে অবলম্বন করা ছাড়া আল্লাহর ইবাদত করত না তারা এই মাধ্যমগুলোকে আল্লাহ নৈকট্য লাভের উপায় হিসেবে গ্রহণ করত পক্ষান্তরে বর্তমান যুগের লোকজন আল্লাহ তাদেরকে পথভ্রষ্ট করেছেন আল্লাহ নিকট পরীক্ষার জন্য আল্লাহ ও তাদের মাঝে কবরবাসীদেরকে মাধ্যম হিসেবে গ্রহণ করে সুতরাং এই সব লোকদের এবং মক্কার তদানীন্তন মুশ্রিকদের মধ্যে কোন পার্থক্য নেই হে মুসলিম ভাইগণ এই যে কবরবাসী লোকটি যার আত্মা তার প্রভুর নিকট চলে গিয়েছে সে তার পূর্ব পেশকৃত বস্তুর কাছে এসেছে এখন সে তার কবরের ভিতর তার পেশকৃত আমলের নিকট দায়বদ্ধ নিজের লাভ ক্ষতির কোনো মালিকানাই তার নেই তোমাকে আল্লাহর শপথ সে কিভাবে অন্যের লাভ ক্ষতির মালিক হবে হে ভাই তুমি বিষয়টি একবার চিন্তা করে দেখো যে তুমি কোন পথে চলেছ তুমি যে নবীর দিনের অনুসারী আপনি যার প্রতি দরুদ ও সালাম পাঠ করেন তিনি বলেন মানুষ যখন মারা যায় তখন তিনটি কাজ ব্যতীত সকল আমল বন্ধ হয়ে যায় কাজ তিনটি হচ্ছে সাদকায় জারিয়া বা উপকারী অথবা সৎ সন্তান যে তার জন্য দোয়া করে সুতরাং যে নিজের জন্য কোনো কিছু করার অধিকার রাখে না তার নিকট আপনার প্রয়োজন পূরণের জন্য কিভাবে আসেন এবং প্রার্থনা করেন হে মুসলিম ভাই এই আয়াতটি শিক্ষা গ্রহণ করুন কেননা তার মধ্যে রয়েছে আপনার বেধি আরোগ্য হওয়ার ঔষধ আল্লাহ সুবহান হওয়া তারা মৃত ব্যক্তির নিকট দোয়া প্রার্থীকে সম্বোধন করে বলেন ويوم القيامة يكفرون بشرككم অর্থাৎ তোমরা যদি তাদেরকে ডাকো তারা তোমার ডাক শুনতে পায় না আর যদি ডাক শুনেও তবে তারা সাড়া দেবে না তারা কিয়ামত দিবসে তোমাদের শেষ করাকে অস্বীকার করবে মহাজ্ঞানী আল্লাহর মতো আর কেহ তোমাকে সংবাদ দেবে না কেউ যদি বলে যে আমি কবরে যাই অথবা অলির কবর স্পর্শ করি বরকত লাভের উদ্দেশ্যে তাহলে আমরা আল্লাহ নিকট তৌফিক কামনা করে বলবো যে বরকত হচ্ছে আল্লাহ পাকের অসংখ্য নিয়ামতের মধ্যে একটি নিয়ামত তিনি তার কোন কোন সৃষ্টির মধ্যে এই বরকত বিশেষভাবে দান করেন কিন্তু মানুষেরা তাদের স্বভাব সুলভ আচরণের কারণেই পরস্পর বিপরীত দিকে অবস্থান নেয় কেহ মনে করে যে কোনো বস্তুতেই বরকত নেই আবার কেহ বা মনে করে যে অনেক কিছুতেই বরকত রয়েছে এবং সেগুলোর আশেপাশে স্পর্শ করে যদিও আল্লাহর পক্ষ থেকে ব্যাপারে কোনো প্রমাণ নেই আল্লাহর অসংখ্য নিয়ামতের মধ্যে এটাও যে তিনি তার নবীর ভাষায় ও কর্মের মাধ্যমে ওই সকল বস্তুসমূহের কথা কিছু সুস্পষ্টভাবে বর্ণনা করেছেন যেগুলোর মধ্যে বরকত রয়েছে সুতরাং আল্লাহর কিতাব এবং তার রাসুল সাল্লাহ আলাই আসাল্লামের ভিত্তিক দলিল ছাড়া কোনো বস্তুতে বরকত সাব্যস্ত হবে না বস্তুত যে সকল বস্তুতে বরকতের আশা করা যায় তার মধ্যে লাইলাতুল কদর বা কদরের রাত্রি তিনটি মসজিদ মসজিদে হারাম কাবা শরীফ রাসুল সাল্লাহ আলিয়া মসজিদ এবং মসজিদে আকসা বা বাইতুল মাদ্রাস এই সকল স্থানে বরকত হওয়া অর্থ এখানে নামাজ আদায়ের মাধ্যমে বেশি স্বভাব অর্জন হওয়া কাবার শরীফের দুটি রোকন কর্নার রোকনে ইয়ামানি ও হাজরে আসোয়াদ ছাড়াও অন্যগুলোর দেয়াল দরজা ও পাথর স্পর্শ করার মাধ্যমে কোন বরকত নেই নবী সাল্লাহ আলাইসাল্লাম বলেছেন সলাতুন ফি মসজিদি হাদা খাইরুম মিন আলফি সলাতিন ফি মাসেওয়াহু ইল্লাল মসজিদ আল হারাম অর্থাৎ আমার মসজিদে বা মসজিদে নবাবিতে এক অত নামাজ মসজিদে হারাম ব্যতীত অন্য সকল মসজিদে এক হাজার নামাজের চেয়ে উত্তম বোখারি ও মুসলিম আরো যে বিষয়ে বরকতের আশা করা যায় তা হচ্ছে জমজমের পানি কেননা নবী সাল্লাহ আলহ্লাম এই পানি প্রশংসা করে বলেছেন ইন্নাহা মুবারাকা ইন্নাহা তো আম তো আমিন শেফা ও সকমিন অর্থাৎ জমজমের এই পানি বরকতপূর্ণ ইহা সুস্বাদু খাদ্য এবং বেধির আরোগ্য ঔষধ ঔষধ মুসলিম শরিয়াত সম্মত প্রতি সৎ বরকত করুন কিন্তু মানব সত্তার মধ্যে আল্লাহ নবীদের জীবদ্দশায় বিশেষ করে মোহাম্মদ সাল্লু আলহি ওসাল্লাম ছাড়া অন্য কারো সত্তায় কোনো বরকত নেই সুতরাং মোহাম্মদ সাল্লাহু আলহি আসাল্লামের জীবদ্দশায় তার সত্তা এবং গ্রাহ্য চিহ্ন সমূহ যেমন তার চুল শরীরের ঘাম ও পোশাক দ্বারা বরকত অর্জন করা যায় তবে বর্তমান যুগে নবী সাল্লাহ আলী আসাল্লামের কোনো সমূহের অস্তিত্ব নেই আর অবশিষ্ট জীবের দ্বারা যদিও তারা সৎকর্মশীল হয় বরকত হাসিল করা সকল সাহাবিদের রাজি আল্লাহ তালাহুর মতেও দায়ের নেই অতএব হে মুসলিম ভাই আপনি রাসুল সাল্লাহ আলাইসালামের হেদায়ত ও দিক নির্দেশনার বিপরীত কাজ করা থেকে সাবধান এবং এমন ব্যক্তিকে বরকতের জন্য নির্দিষ্ট করবেন না যা রাসুল সাল্লাহ আলাইসালাম ছাড়া অন্য কারো জন্য প্রযোজ্য নয় সুতরাং বরকত হাসিলের উদ্দেশ্যে কোনো ব্যক্তিকে স্পর্শ করা থেকে সতর্ক থাকুন এই বিষয়টি আবু এবং অন্যান্য সাহাবিদের বেলায় ঘটেনি তাহলে তাদের সে অপেক্ষাকৃত কম সম্মান ও মর্যাদা সম্পন্ন ব্যক্তিদের বেলায় কিভাবে ঘটতে পারে প্রসঙ্গত উল্লেখ করা যেতে পারে যে কোনো পাথর মাটি অথবা অন্য কোনো কিছু স্পর্শ করা চুম্বন করা যায় তবে হ্যাঁ রাসুল সাল্লামের কোন হাদিস কিছুকে নির্দিষ্ট করে থাকলে ভিন্ন কথা আর নবী সাল্লাহ আলাইসাল্লাম দুটি পাথর ছাড়া অন্য কোনো পাথরের কথা উল্লেখ করেনি যার দ্বারা আল্লাহর ইবাদত করা যেতে পারে হাদিসে সমর্থিত দুটো পাথর হচ্ছে এক হাজরে আসওয়াদ যদি সম্ভব হয় তাহলে চুম্বন করবে অন্যথায় স্পর্শ করবে অন্যথায় ইহার দিকে ইশারা করবে দুই রোকনে ইয়ামানি ইহাকে হাত দিয়ে মাসে বা স্পর্শ করবে হাদিস দ্বারা প্রমাণিত এ দুটো রোকন কর্নার ছাড়া অন্য কোনোটাকে মাসে করা হাত দোলানো জায়েজ নেই আর কিছু লোক যে বিভিন্ন মসজিদের পিলার দরজা কিংবা দেয়ালে হাত বুলায় এ কর্মগুলো দিনের মধ্যে নতুন আবিষ্কৃত বেদাত যা থেকে প্রতিটি মুসলমানের দূরে থাকা উচিত এ জড় পদার্থগুলো নিজেই নিজের কোন উপকার ও ক্ষতি করতে পারে না খলিফা হজরত ওমর আদাল্লাহ তালানহুর উক্তি লক্ষ্য করুন তিনি যখন হজরে আসওয়াদের সামনে দাঁড়িয়ে চুমা দিলেন এবং বললেন والله إني لأعلم أنك حجر لا تضر ولا تنفع ولولا أني رأيت رسول الله صلى الله عليه وسلم يقبلك ما قبلتك অর্থাৎ আল্লাহর কসম নিশ্চয়ই আমি ভালো করে জানি যে তুমি পাথর উপকারও করতে পারো না ক্ষতিও করতে পারো না আমি যদি রাসুল সাল্লাহ আলাইসাল্লামকে তোমার চুম্বন দিতে না দেখতাম তাহলে আমি তোমাকে চুম্বন করতাম না এখান থেকে আমরা এই শিক্ষা পাই যে প্রকৃত মুসলমান হাজেরা সোয়াদকে চুমা দেওয়া এবং রুকনে ইয়ামানিকে হাত বোড়ানো শুধুমাত্র আল্লাহর এবাদতের উদ্দেশ্যে করে তাছাড়াও হে দিনী ভাই কোন কোন সময়ের মধ্যেও বরকত উপস্থিত থাকে যে সময়গুলোকে আল্লাহ পাক অতিরিক্ত মর্যাদার জন্য বিশেষভাবে নির্দিষ্ট করেছেন সুতরাং এ সময়গুলোতে ব্যক্তির বেশি বেশি শরীয়ত সমর্থিত কাজগুলো করা উত্তম এই বরকতপূর্ণ সময়গুলোর মধ্যে রয়েছে রমজান মাস সবে কদর জিলহজ মাসের প্রথম দশ দিন মহারমের দশ তারিখ রাত্রির শেষ ভাগ জুমার দিনগুলো এবং আরো অন্যান্য সময়গুলো যে সম্পর্কে রাসুল সাল্লাহ আলী সাল্লাম হতে সুস্পষ্ট বিশুদ্ধ দলিল প্রমাণ রয়েছে পক্ষান্তরে যার ব্যাপারে স্পষ্ট বিশুদ্ধ কোনো হাদিস নেই সে সময়ে আমল করা উচিত নয় বিশেষ করে তা যদি বেদাত এবং নতুন আবিষ্কারের আওতাভুক্ত হয়ে থাকে যেমন কিছু কিছু মূর্খ লোক বিভিন্ন উপলক্ষে এমন কিছু করে করে থাকে যে সম্পর্কে আল্লাহ থেকেও কোনো দলিল নেই এবং তারা যে দিনের অনুসারী বলে দাবি করে সে দিনের নবী সাল্লাহ সাল্লামের নিকট থেকেও কোনো প্রমাণ নেই যথা ঈদে মিলাদুন্নবী সবে মেয়েরাজ অথবা সবে বরাত তারা শুধু এই সকল রাতগুলো জেগে ইবাদত করে মনে হয় যেন রাসুল সাল্লাহ আলিয়াল্লাম যখন তাদের জন্য দুটো ঈদকে শরীয়ত সম্মত বলে ঘোষণা করেছিলেন তখন দিন তাদের জন্য পরিপূর্ণ ছিল না সুতরাং তারা শয়তানের ইচ্ছা অনুযায়ী এ দুটোর উপরে আরো বৃদ্ধি করেছে অথচ আল্লাহ তাআলা বলেন اليوم أكملت لكم دينكم وأتممت عليكم نعمتي ورضيت لكم الإسلام دينا অর্থাৎ আজ আমি তোমাদের জন্য তোমাদের দিনকে জীবন ব্যবস্থাকে পূর্ণাঙ্গ করে দিলাম তোমাদের প্রতি আমার অবদান সম্পূর্ণ করে দিলাম এবং ইসলামকে তোমাদের জন্য দিন হিসাবে পছন্দ করে নিলাম কিন্তু এই সকল বেদাত পন্থীরা সেই রাতগুলোতে তাদের কথিত শরীয়ত মোতাবেক ইবাদত করেই ক্ষান্ত হয় না বরং আরও মারাত্মক কর্মকাণ্ডে ধাবিত হয় তারা গান বাজনা খেলাধুলা কোনো কোনো ক্ষেত্রে নারী পুরুষের সম্মিলিত নৃত্য পরিবেশনের মাধ্যমে রাত কাটায় আমরা আল্লাহর নিকটে এই সকল লোকদের অবস্থা থেকে আশ্রয় চাই যারা নবী প্রেমের দাবিদার অথচ তারা তার সুন্নাত ও নির্দেশের বিপরীত কাজকর্ম করে তিনি বলেন সুন্নতি অর্থাৎ বস্তুত যে আমার সুন্নাতকে এড়িয়ে চলবে সে আমার দলভুক্ত নয় বুখারি মুসলিম সুতরাং ঈদ উল ফিতর ও ঈদ উল উজহিয়া ছাড়া ইসলামে আর কোন ঈদের অস্তিত্ব নেই অতএব হে দিল ভাই আপনি এ ধরনের কোন ঈদ অনুষ্ঠানে হাজির হবেন না যদি হাজির হন তাহলে আপনি বেদাত লিপ্ত হলেন এবং বেদাতকে সহযোগিতা করলেন আর জেনে রাখুন আল্লাহ আমাদের জন্য যে পথ দিয়েছেন তাই যথেষ্ট মানুষেরা আরও যে বিষয়টি তৈরি করে সে পথে চলছে তা হচ্ছে রজব মাসে ওমরা আদায় এই ব্যাপারে শরীয়তে কোনো ফজিলত ও বিশেষত্বের কথা উল্লেখিত হয়নি সুতরাং রজব মাসকে ওমরাহ আদায়ের জন্য নির্দিষ্ট করা দিনের মধ্যে নূতন ও অভিনব এবাদতের আমদানি করা আর ওমরাহ তো প্রকৃতপক্ষে একটি বিরাট এবাদত রমজান মাসে তা আদায় করা অন্য মাসের তুলনায় অধিক উত্তম তবে রজব মাসে ওমরা আদায় করা উত্তম এই মর্মে কোনো সহি দলিল নেই হে মুসলিম ভাইগণ মানুষ দুর্বল যেমন আল্লাহ বর্ণনা করেছেন অখলিকাল ইনসান অর্থাৎ মানুষকে খুব দুর্বল করে সৃষ্টি করা হয়েছে হয়তোবা কখনো মানুষ ব্যাধিগ্রস্ত হয়ে পড়লে অন্যের কাছে ঝাড়ফুঁক এবং চিকিৎসার প্রয়োজন হয় সৃষ্টির সেরা মানুষ মোহাম্মদ সাল্লাহ আলাইসাল্লাম থেকে প্রমাণিত আছে যে তিনি সাহাবাদেরকে ঝাড় ফুঁক দিয়েছেন এবং তাকেও জিবরিল আলাই আলাইহিসালাম ফুঁক দিয়েছেন এর উপর ভিত্তি করেই ছাড় ফুটের বিষয়টি শরীয়ত সম্মত যাতে কোনো দোষ নেই তবে এ ব্যাপারে আমাদের কিছু বিষয় জানা অত্যাবশ্যক প্রথমত ঝাড়ফুঁক হতে হবে আল্লাহর কালাম বা রাসুল সাল্লাহু আলিয়াসাল্লামের বাণী অথবা উত্তম দোয়া দিয়ে যাতে সীমালঙ্ঘন এবং শিরকের সংমিশ্রণ নেই এই রাসুল সাল্লাহ আলাইসাল্লাম যার নিকট জনৈক সাহাবি তার পেটের পীড়ার কথা বললে তিনি তাকে বললেন তুমি তোমার হাতটাকে শরীরের ব্যথার স্থানে রেখে তিনবার বিসমিল্লা এবং সাতবার অর্থাৎ আমি আল্লাহর মর্যাদা এবং তার কুদরতের মাধ্যমে যে ক্ষতি অনুভব করি এবং যার আশঙ্কা করি তার অনিশ্চয়তা থেকে আশ্রয় প্রার্থনা করছি এই দোয়া পড়বে মুসলিম তাছাড়াও নবী সাল্লাহ আলী ওয়াসাল্লাম তার পরিবারের কোন সদস্য অসুস্থ হলে তাকে সুরা নাস ও সুরা ফালাক পড়ে ফুঁক দিতেন আর এগুলোই হচ্ছে সৈয়দ সম্মত ঝাড় ফুঁক কিন্তু নিষিদ্ধ ঝাড়ফুঁক হচ্ছে যাতে দুর্গন্ধ শব্দ ও রহস্যপূর্ণ বিষয় অথবা শীতযুক্ত কথাবার্তা রয়েছে যেমন যাকে ঝাড়ফুঁক দেওয়া হচ্ছে তার সুস্থতার জন্য কোনো সৃষ্টির সাহায্য নেওয়া আর এক অদ্বিতীয় আল্লাহই আরোগ্যকারী অথবা কোন ব্যক্তির মর্যাদার মাধ্যমে আল্লাহর নিকট প্রার্থনা করা অথবা হে উমুক রুগীকে আরোগ্য করে দাও এই সকল ঝাড়ফুঁক জায়জ নেই রুগীর ক্ষতি ছাড়া তাকে কোনো উপকার করতে পারে না দ্বিতীয়ত দ্বিতীয়ত রুগী যাকে ফুঁক দেওয়া হচ্ছে যেন এই বিশ্বাস না করে যে ফুঁক দাতার হাতি তার আরোগ্য হওয়া না হওয়া নির্ভর করছে বরং তা আল্লাহ পাকের হাতে ঝাড় ফুঁক দাতা আরোগ্য লাভের উপায় মাত্র তৃতীয়ত হে মুসলিম ভাই আপনি যদি ঝাড় ফুঁকের প্রয়োজন অনুভব করেন তাহলে সৎ ও কোরআন সুন্নার অনুসারীর নিকট গমন করুন আর উত্তম হচ্ছে নিজেকেই নিজে ঝাড় ফুঁক দেওয়া চতুর্থত জাদুকর কুসংস্কারক গণক এবং ঠাকুরদের নিকট গমন করে তাদের নিকট আরোগ্য কামনা এবং প্রয়োজন পূরণের প্রার্থনা হতে সাবধান আপনার অবশ্যই জানা উচিত যে আল্লাহ এবং তার রাসুলের উপর নাজিলকৃত বিধানের সাথে কুকুরি না করে কেহই জাদুকার হতে পারে না তাই জাদুকার কাফের তার কাজ কর্মও কুকুরী তার নিকট গমন করা কবিরা গুনা নবী সাল্লাহাম বলেছেন তোমরা সাতটি ধ্বংসকারী বিষয় থেকে বেঁচে থাকো সেগুলোর মধ্যে জাদুও একটি বুখারি মুসলিম আল্লাহ তাআলা বলেন অর্থাৎ জাদুকর যেখান হতেই আসুক সফল হবে না অনুরূপভাবে গণক ভবিষ্যৎ বক্তা ও জ্যোতিষী সহ যারা অদৃশ্যের জ্ঞান রাখে বলে দাবি করে যে অদৃশ্যের জ্ঞান রাখে বলে দাবি করে সে কুপুরি করে আল্লাপাক বলেন قل لا يعلم من في السماوات والأرض الغيب إلا الله অর্থাৎ বলুন আল্লাহ ছাড়া আসমান এবং জমিনে যারা আছে তারা কেহই অদৃশ্যের জ্ঞান রাখে না সুতরাং কেউ যদি এই সকল লোকদের নিকট এসে ভবিষ্যতে কি ঘটবে সে সম্পর্কে জিজ্ঞাসা করে যেমন কেউ যদি তার সন্তান ছেলে হবে না মেয়ে এবং তার ভ্রমণ লাভজনক না ক্ষতিকর ইত্যাদি বিষয়ে জিজ্ঞাসা করে তাহলে তার ব্যাপারে আল্লাহর হুকুম হচ্ছে যা তার রসুল সাল্লামের ভাষায় অর্থাৎ যে ব্যক্তি গণকের নিকট এসে সে যা বলে তা বিশ্বাস করে সে ব্যক্তি মোহাম্মদ সাল্লাহ সাল্লামের উপরে নাজিলকৃত দিনকে অস্বীকার করে আবু মাজাহ হাদিসটি শুদ্ধ নবী সাল্লাল্লাহু আলী আসাল্লাম আরো বলেন من أتى عرافا فسأله عن شيء لم تقبل له صلاة أربعين ليلة অর্থাৎ যে ব্যক্তি কোনো ভবিষ্যৎ বক্তার নিকট এসে তাকে কোনো কিছু সম্পর্কে জিজ্ঞাসা করে তার চল্লিশ রাতের নামাজ কবুল হবে না মুসলিম আপনার মন যদি কোন গণক বা ভবিষ্যৎ বক্তার নিকট যেতে চায় তাহলে উপরোক্ত দুটো হাদিস স্মরণ করুন সেখানে বোধ সম্পন্ন এবং মনোযোগ সহকারে শ্রবণকারীর জন্য উপদেশ রয়েছে ঝাড়ফুঁকের মতোই তাবিজ তাবিজ ব্যবহারকারী ব্যক্তি সম্ভবত এর সাহায্যে কোরআনকে নিজের অথবা তার ছেলেদের গলায় লটকিয়ে রাখে এই বিষয়টি যদিও কোনো কোনো আলেম জায়েজ মনে করেন কিন্তু অধিকাংশ আলেমগণ ইহাকে অপছন্দ করেন আর যদি এই তাবিজ সৈয়দ পরিপন্থী বস্তু দিয়ে হয় যেমন এমন শব্দসমূহ বা রেখাসমূহ যার কোনো অর্থ বোধগম্য নয় তাহলে তা জায়েজ নেই অনুরূপভাবে কিছু কিছু মূর্খ ব্যক্তিরা উটির মালা গাড়ির আয়নায় লটকিয়ে রাখে অথবা জুতা গাড়ির সামনে বা পিছনে কিংবা ন্যাকড়া জাতীয় কিছু ঝুলিয়ে রাখে তাছাড়াও বালা আংটি তাগা ইত্যাদিও ব্যবহার করে তারা বিশ্বাস করে যে এগুলো দ্বারা মানুষের কুনজর থেকে রক্ষা পাওয়া যায় এই প্রক্রিয়াটি তৌহিদ সম্পর্কে অজ্ঞতা এবং আল্লাহর উপর দুর্বল আস্থা থাকার কারণে হয় তারা নবী সাল্লাহ সাল্লামের বাণী সম্পর্কে অজ্ঞ তিনি বলেন মান হুকিলা ইরাই অর্থাৎ যে ব্যক্তি কোনো কিছুকে লটকায় তাকে সেই জিনিসের হাওলায় ছেড়ে দেওয়া হয় ইমাম আহমদ আল্লাহর রসুল সাল্লাহ আলাইসাল্লাম কি আমাদেরকে নজর থেকে বাঁচা এবং সারা জীবন ধরে আমাদের আত্মাকে অনিষ্টতার হাত থেকে হেফাজত করার জন্য দোয়া শিক্ষা দেননি নজর থেকে বাঁচার জন্য তিনি এই দোয়া শিখিয়েছেন أعوذ بكلمات الله التامة من كل شيطان وهامة ومن كل عين لامة অর্থাৎ আমি আল্লাহর পরিপূর্ণ বাণী সমূহের মাধ্যমে সংশয় সৃষ্টিকারী শয়তান ও বদনজর থেকে আশ্রয় প্রার্থনা করছি আল্লাহর কাছে প্রার্থনা করার পরেও কি কোনো ব্যক্তিকে জুতা বা ন্যাকড়া এবং মালার নিকট আশ্রয় প্রার্থনা করতে হবে তাহলে তো তাকে সেগুলোর হাওলায় দেওয়া উচিত যাতে করে তাকে উপকার করতে পারে এবং তার বিপদ আপদ দূর করতে পারে বস্তুত সেগুলো তার কোন উপকার এবং কোন বিপদই দূর করার ক্ষমতা রাখে না একদা রাসুল সাল্লাহ আলহ্লাম কোন এক ব্যক্তির হাতে পিতল বা তামার বালা দেখে জিজ্ঞেস করলেন এটা কি ব্যক্তিটি জবাব দিল গণকের নিকট থেকে নিয়েছি তিনি সাল্লাহ আলিয়াল্লাম বললেন খুলে ফেল কেননা ইহা তোমার তোমার দুর্বলতাকেই বৃদ্ধি করবে যেহেতু এই বালা থাকা অবস্থায় যদি তোমার মৃত্যু হয় তাহলে তুমি আদৌ সফল কাম হবে না ইমাম আহমদ এই সকল কুসংস্কারের মতোই হচ্ছে তাওয়ালা তাওয়ালা হচ্ছে ওই জিনিস যা পুরুষকে স্ত্রীর নিকট প্রিয়পাত্র করা অথবা স্ত্রীকে পুরুষের নিকট প্রিয়পাত্রী করার জন্য ব্যবহার করা হয় অনুরূপভাবে শরীয়ত পরিপন্থী ঝাড়ফুঁক যেমন অস্পষ্ট এবং বোধগম্যহীন শব্দ যা কোরআনও নয় সহি সুন্নাত নয় এমন কিছুকে পানিতে অথবা অন্য কোথাও রেখে সুস্থতার উদ্দেশ্যে পান করা এ ব্যাপারে রাসুল সাল্লাহ আলাইসাল্লামের কথা জানে না তিনি বলেন ইন্নার রোকিয়া ওয়াত্তামা ইমাওয়াত্তালা অর্থাৎ ঝাড় ফোঁক শরীর পরিপন্থী তাবিজ এবং তেওয়ালা শির আবু ইবনে মাজা হাদিসটি সহি নবী সাল্লাহ সাল্লামের এই বাণী শোনার পরও যে অন্য পন্থা অনুসন্ধান করে সে মূলত পথ ভ্রষ্ট বিভ্রান্ত এবং ধ্বংসের অতল গহবরের নিকটে হে মুসলিম ভাইগণ আমরা যখন আপনাকে সহি হাদিস অনুযায়ী আমল করার আবশ্যকতা সম্পর্কে স্মরণ করিয়ে দিই তখন প্রকৃতপক্ষে আপনাকে স্বচ্ছ ঝর্ণাধারা এবং সুমিষ্ট পানির পাশে দাঁড় করিয়ে দেয় আমরা আল্লাহর দিন ও যাবতীয় নির্দেশ নির্দেশাবলীকে যেগুলোর মাধ্যমে আল্লাহর এবাদত করার জন্য তিনি আমাদেরকে আদেশ করেছেন রাসুল সাল্লাহ সাল্লামের নিকট থেকে গ্রহণ করব সুতরাং আল্লাহ ও তার রাসুলের নিরঙ্কুশ আনুগত্য পরিপূর্ণ সমর্থন এবং সন্তুষ্টি প্রকাশ আপনার জন্য অপরিহার্য মহান আল্লাহ তাআলা বলেছেন فلا وربك لا يؤمنون حتى يحكموك فيما شجر بينهم ثم لا يجدوا في أنفسهم حرجا مما قضيت ويسلموا تسليما অর্থাৎ অর্থাৎ সুতরাং তোমার পালন কর্তার কসম তারা ইমানদার হবে না যতক্ষণ না তাদের মধ্যে সৃষ্ট ঝগড়া বিবাদের ব্যাপারে আপনাকে বিচারক বলে মনে না করে অতপর আপনার ফয়সালার ব্যাপারে নিজেদের মনে কোন রকম সংকীর্ণতা পাবে না এবং তা সন্তুষ্টি চিত্তে মেনে নেবে মহান আল্লাহর প্রতি রব এবং একমাত্র মাবুদ হিসেবে ইমান পোষণ করার মধ্যে রয়েছে তাকে হুকুমদাতা শাসক হিসেবেও ইমান পোষণ করা পুত পবিত্র আল্লাহর শাসন ও বিচার কার্যে আর কারো কোনো অংশীদায়িত্ব নেই যদি তাই হয় তাহলে এমন আইন বিধি প্রণয়ন যার অনুমতি আল্লাহ দেন নেই অথবা আল্লাহর দেওয়া বিধানের বিপরীত বিধানের নিকট বিচার ফয়সালার জন্য যাওয়া বা রাসুল সাল্লাহ সাল্লামের সুন্নার বিপরীত পদ্ধতির অনুসরণ কিংবা যুগের পরিবর্তন মানুষের অনুসরণ ও প্রতিযোগিতা ইত্যাদি দাবি সমূহের প্রেক্ষিতে রাসুলের সুন্নাহ বা জীবন বিধানের মধ্যে কোন পরিবর্তন আনায়ন নিঃসন্দেহে আল্লাহর সঙ্গে কুপুরি আর যে ব্যক্তি বিশ্বাস করবে যে আল্লাহর বিধিবিধানের আওতা বহির্ভূত হওয়ার সুযোগ তার আছে সে নিশ্চিত কাফের ভাবে যে ব্যক্তি আল্লাহর বিধানের বিপরীত বিধানকে মেনে চলবে অথবা আল্লাহর নাজিলকৃত বিধানের পরিপন্থী ব্যবস্থা দিয়ে শাসন কার্য ও বিচার ফয়সলা করবে সেও নিশ্চিত কাফের আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন আমাল্লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুল কাফিরুন অর্থাৎ যারা আল্লাহর দেওয়া বিধান অনুযায়ী বিচার ফয়সালা করে না তারাই কাফের হে দিনী ভাই নিঃসন্দেহে আল্লাহর বিধানাবলী সাধারণ অসাধারণ জ্ঞানী মূর্খ নির্বিশেষে সকল মানুষের জন্য এসেছে তাছাড়াও এই বিধান একটি পূর্ণাঙ্গ জীবন বিধান যাতে এবাদত লেনদেন আচার আচরণ সহ মানব জীবনের সকল দিক ও বিভাগই সামিল হয়েছে সুতরাং দিন ইসলামকে অর্থনীতি কিংবা রাজনীতি ইত্যাদি বিষয় থেকে পৃথক করা জায়েজ নেই সবশেষে আপনার সম্মুখে ওই দলের লোকেরাও রয়েছে আল্লাহ তালা কোরআনের মধ্যে তাদের সম্পর্কে বর্ণনা দিয়েছেন তারা আল্লাহর শ্রেষ্ঠ বান্দাদের মধ্যে সামিল ছিলেন উত পবিত্র আল্লাহ তালা বলেন অর্থাৎ যাদেরকে তারা আহ্বান করে তারা নিজেরাই তো তাদের পালন কর্তা নৈকট্য লাভের জন্য উসিলার মধ্যস্থ তালাশ করে যে তাদের মধ্যে কে নৈকট্যশীল তারা তাঁর রহমতের আশা করে এবং তার শাস্তিকে ভয় করে নিশ্চয় আপনার পালন কর্তার শাস্তি ভয়াবহ হে মুসলিম ভাইগণ আলোচিত বিষয়গুলোই আল্লাহর দিন ও শরীয়ত যার মাধ্যমে